وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء متفق عليه মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাকরাবুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন এই মানুষের যে কোনো প্রয়োজন সম্পর্কে আল্লাহ ফাকরাবুল আলমিন সবচেয়ে বেশি ভালো জানেন যার ফলে তাদের প্রয়োজনগুলি যাতে মেটানো সম্ভব হয় সেই জন্য আল্লাহ রাবুল আলমিন মানব জাতিকে বিবাহের বিধান দান করেছেন বিবাহের বিধান দান না করে যদি আল্লাহ ফাঁক ছেড়ে দিতেন মানুষকে তাহলে মানুষ আর বানি আদম মানুষ থাকত না পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যেত আর যারা এই বিবাহের আল্লাহ পাকের এই আদর্শকে নাজলকিত আদর্শকে সন্ন্যত যে সুন্নাতের উপর আম্বিয়া রসুলগণকে আল্লাহ ফাকরবুল আলমে রেখেছেন উপেক্ষা করেছি বিবাহ ছাড়াই অবিবাহিত থাকার চেষ্টা করেছি অথবা বিবাহ ছাড়া অন্য কোনো পথ অবলম্বন করেছি আদাল তারা চতুষ্পদ জন্তুর মতো বরং তার চাইতে বেশি অধম নিকৃষ্ট সালাত এবং সালাম নাজিল হুফেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের ওপর এবং সমস্ত আম্বিয়া রসুলগণের ওপর যাদের সন্ন্যত হচ্ছে বিবাহ শাদী করা তারা সকলেই বিবাহ শাদী করেছেন আমাদের জমার এই এসা পরে যে বলগুল মারামের ধারাবাহিক হাদিসের দর্শ হয় ক্লাস হয় তাতে কিতাব নেকা থেকে আমরা এখন গত সপ্তাহ থেকে শুরু করেছি বিবাহ পর্ব বিবাহ সম্পর্কে যে হাদিসগুলি বলগুল মারাম এমাম হাফেজ ইবিন হাজার রহমতুল্লাহ আলের কিতাবে রয়েছে সেগুলির আলোকে বিবাহের মাসাইলগুলি আমরা পেশ করার চেষ্টা করব এছাড়াও যেগুলি হাদিসে হয়তো আসে নাই কিন্তু সেগুলি অন্য হাদিসে রয়েছে হাদিসে আসে নাই মানে এই হাদিসে আসে নাই বলগুল মারামের হাদিসগুলিতে নেই হয়তো কিন্তু অন্য অন্য হাদিসে অথবা কোরআন কেরিমের আয়াত থেকে ইস্তেমবাদ করা হয়েছে সেগুলি একজন মুসলিমের জানা জরুরি এই মাস আলা সম্পর্কে সেগুলিকেও পেশ করার চেষ্টা করব যাতে করে জানতে পারেন যে ইসলামের বিবাহ কত সহজ এবং ইসলামের বিবাহ কত পবিত্র ইসলামের বিবাহকে কত জটিল আজকালকার মুসলিমরা করে দিয়েছে কত মুশকিল আর বহুল করে দিয়েছে প্রথম হাদিস আজ কি গত সপ্তাহে আমাদের শুধু ভূমিকায় ছিল বিবাহ সম্পর্কে আবদুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লামের মক্কার সবচাইতে পুরাতন বলা যেতে পারে কয়েকজনের মধ্যে একজন সাহাবি তিনি বলছেন কালালানা আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে রসুর উল্লাহ সাল্লাম বললেন ইয়া মা সারাসাব হে যুবকের দলেরা বা হে যুবকের দল মা আশার মানে হচ্ছে জামাত দল আর সবাব সাবনের বহু বচন সাবন এক বচন একজন যুবক আর সবাব হচ্ছে বহু বচন বহু বচন সবাব ছাড়া সুব্বানো হয় সাবনের দুটি বহু বচন বা জমা হয়ে থাকে ইয়ামাশারা স্বভাব হে যুবকদের দল হে যুবক ছেলেরা মানিস্তা মেন কোমল বাত এখানে শুধু যুবক ছেলেদেরকে বলা হয়েছে মেয়েদেরকে সম্বোধন করা হয়নি কারণ বিয়ের জন্য চেষ্টা করবে ছেলেরা আর যখন বিয়ের জন্য যুবকরা চেষ্টা করবে তখন যুবতীদেরকে সন্ধান করবে যে কোনটা আমার জন্য উপযোগী উপযুক্ত মনিস্তা আমিন কুমল বাতা তোমাদের মধ্যে যে বিবাহের শক্তি সামর্থ্য রাখে বা আতের অর্থ বিবাহের শক্তি সামর্থ্য ব্যাপক অর্থ করলাম যাতে দুটো দিককে সামিল হয় দুটো দিককে সামিল হয় এমনিতে বাতের একটা শাব্দিক অর্থ রয়েছে বাতের শাব্দিক অর্থ হচ্ছে সহবাস তো মানিস্তা তামিন কুমল বা তার অর্থ কি হবে যেই ব্যক্তি হে যুবক তোমাদের মধ্য থেকে সহবস করার ক্ষমতা রাখে মানে যৌন চাহিদা আছে যৌন শক্তি যৌন ক্ষমতা আছে যেই ছেলের যেই যুবকের ফালিয়াথা জৌবজ সে যেন বিবাহ করে সে যেন অবশ্যই বিবাহ করে আমরের সেগা গাইব সে যেন অবশ্যই বিবাহ করে নবী করিম সাল্লাহ সাল্লামের তাগিদের সাথে নির্দেশ যে যদি যৌন ক্ষমতা থাকে তাহলে অবশ্যই বিবাহ করে এটা হচ্ছে শাব্দিক অর্থ কিন্তু এখানে এই অর্থই যথেষ্ট নাই কারণ পরবর্তীতে বলা হচ্ছে কারো যদি ক্ষমতা না থাকে তো সে যেন কি করে সে আম পালন করে রোজা রাখে তাহলে কারো যদি ক্ষমতা না থাকে যৌন হ্যাঁ, ক্ষমতা তাহলে সে রোজা রাখবে অযুক্তি কথা এ কথা নবী বলতে চাননি যৌন ক্ষমতা নেই তো আবার রোজা কেন রাখবে যৌন ক্ষমতাকে দমন করার জন্যই তো রোজা তাহলে বোঝা গেল এখানে বাতের শাব্দিক অর্থ সহবাসের ক্ষমতা হলেও এখানে বাতের অর্থ আরেকটি আছে যেটা হচ্ছে দ্বিতীয় অর্থ অনেক সময় একটা শাব্দিক অর্থ থাকা আর একটাকে আরবিতে বলা ইতলাক মানে এই শব্দটি এই ক্ষেত্রে বলা যায় এই ক্ষেত্রে এর ব্যবহার হয়ে থাকে প্রয়োগ হয়ে থাকে তো এখানে বাতের অর্থ হচ্ছে বিবাহ শাদী করার আর্থিক ক্ষমতা আর্থিক ক্ষমতা কি বিবাহ করে একটা মেয়েকে নিয়ে আসবেন তো যাতে করে ভরণ পোষণ দিতে পারেন হ্যাঁ আপনার উপর যে দায় দায়িত্ব হচ্ছে সেটা দিতে পারেন এবং বিবাহ করার জন্য মোহর হ্যাঁ, জরুরি সেই মোহরটাও দিতে পারেন নগদ দিয়ে দেওয়াই নবী করিম সাল্লাম সাহাবাই কেরামদের সন্ন্যত কিন্তু পোকাহাই কেরামরা বলেছেন যে সেটা ধারও থাকতে পারে কিন্তু সেটা আপনার পর ঋণের বোঝা ঋণ যেমন মানুষের হক ক্ষমা হয় না মাফ হয় না তেমন এইভাবে আমার যেহেতু স্ত্রী সুতরাং আমার নিয়ন্ত্রণে মাফ করবে না যাবে কোথায় ওইভাবে মাফ হয় না এই খরচগুলি মরানা দিতে পারবেন আর বিবাহ করে নিয়ে এসে কি করতে পারবেন ভরণ পোষণ দিতে পারবেন তো কতদিনের ভরণ পোষণ রাখতে হবে কতদিনের ভরণ পোষণ দেওয়ার মতো আপনার কাছে পয়সা থাকতে হবে তাহলে বিয়ে করবেন এখানে এটা বোঝানো হয়েছে যে পায়ে দাঁড়াইতে হবে আজকালকার ভাষায় যে অনেক টাকা পয়সার মালিক হইতে হবে যাতে করে কমপক্ষে এক বছর দুই বছর বিবাহ শাদী না নাকে তেল দিয়ে ঘুমিয়েও খেতে পায় এটা বোঝানো হয়েছে না এটা বোঝানো হয়নি যেই ব্যক্তির এই সাহস আছে হিম্মত আছে যে আমি বিবাহ করে নিয়ে এসে ভরণ পোষণ দিতে সক্ষম পারব কিছু নেই তার বাড়িতে কিন্তু সে মেহনতি কর্মঠ আমি দিন মজুর করেও খাওয়াইতে পারবো ভরণ পোষণ দিতে পারবো হেমত আছে তার ইমানীয় শক্তি আছে তার শারীরিক শক্তি আছে তার মানসিক শক্তি আছে মনে বল আছে পারবো আমি কেন পারবো না লোক হয়েছে কিরে খাবো চাকরি করব কোথাও খুঁজবো ছোট একটা ব্যবসা শুরু করব যেইভাবে হোক না কেন আমি খাওয়াতে পারবো অর্থাৎ বিয়ে করার পরে ঝোলা ঘাড়ে করে ভিক্ষায় না বেরিয়ে যায় বিয়ে করলে ভিক্ষায় বেরিয়ে যাবে মসজিদে দাঁড়িয়ে যাবে একটু আল্লাহ রস্তে দান খায়রত করেন বিবাহসাদী করে শিক্ষা পারি না এইরকম হলে চলবে না বিবাহসাদী করা না করবে না তাহলে রোজা রাখো এটা হচ্ছে অর্থ এর অর্থ নাই যে অনেক টাকা পয়সা জমা থাকতে হবে আপনি বিবাহে বিবাহে তো ইসলামে তেমন কোন খরচই নেই এগুলো আলোচনা ইনশাল্লাহ আগামীতে আসবে ইসলামের বিবাহে ওই রকম কোন খরচ নেই মেয়ে পক্ষের তো কোনো খরচই নেই ছেলে পক্ষের মোহর নগদ দেওয়ার একটা খরচ রয়েছে সেটাও যে কোনো পরিমাণের হইতে পারে যদিও কিছু হোকাহেকার মত পার্থক্যের সাথে তাওরও পরিমাণ যারা নির্ধারণ করেছেন একটা সর্বনিম্ন সেটাও অত্যন্ত কম আর হ্যাঁ ওয়ালিমার খরচ রয়েছে ওয়ালিমাও এমন কিছু নাই যে ফরজ ছুটি গেল অলিমা না খাওয়াইতে পারলে বিবাহ করবেন না না তাও তাও নাই তাহলে মানিস্তাতা আমিন কোমল বা যে তোমাদের মধ্যে ক্ষমতা রাখে শক্তি ইস্তা মানে শক্তি রাখে ক্ষমতা রাখে তা ওন মাদ্দা তা ওন মানে ক্ষমতা হয় যেমন তাকাত মানে ক্ষমতা হয় তেমন তা ওন মানে ক্ষমতা হয় যেই ব্যক্তি তোমাদের মধ্যে ক্ষমতা রাখে আল বাত বাতের তাহলে এখন কি অর্থ করবেন দুটোকে মিলিয়ে অর্থ করতে হবে যৌন ক্ষমতার সাথে সাথে যৌন ক্ষমতা আছে আর তার সাথে সাথে হ্যাঁ, ভরণ পোষণের ক্ষমতা আছে বিবাহের খরচের ব্যবস্থা আছে বিবাহের খরচ আজকালকার আমার দেশে পাঁচ দশ লাখ টাকা না হলে বিবাহ হয় না ওই খরচের কোনো প্রয়োজন নেই ওটা ইসলামিক বিবাহ না গাইর ইসলামিক বিবাহ লাখ লাখ টাকা মোহর লাখ লাখ রিয়াল মোহর না হইলে যেমন এই দেশে বিবাহ হয় না কুসংস্কার এটি যদিও মহারানার ক্ষেত্রে বেশি দেওয়া যায় আছে না জায়জ নয় কিন্তু কুসংস্কার এর জন্য বিবাহে বাধা সৃষ্টি হবে এটা কুসংস্কার এখানকার ঠিক তেমনি আমাদের দেশে মেয়ে পক্ষের বোঝা তারপরে ছেলে পক্ষের বিয়ে শাদী করলে বংশধরকে আত্মীয় স্বজনকে ডাকতে হবে বিশাল একটা খরচ আছে এই ভাড়া নিতে হবে সেই ভাড়া নিতে হবে সবগুলি গায়ের ইসলামী কাজ ব্যাস এতটুকু লাগবে জনশক্তি আছে জন চাহিদা আছে যার কারণে গণহার আশঙ্কা যে কোনো সময় আছে একজন যুবকের আর তার সাথে সাথে ভরণ পোষণ দিতে পারবো মহারানা দিতে পারবো সংসার চালিয়ে নিতে পারবো একটা মেয়েকে বিবাহ করে নিয়ে এসে একটা ঘর দিতে পারবো হ্যাঁ মানিজ্যতার সাথে রাখতে পারবো ঘর কাঁচা ঘর হলে চলবে না পাকা ঘরই হইতে হবে নাকি ইটের বাড়ি হইতে হবে না তাও না এটা ঘর দিতে পারবো রাস্তাঘাটে ফেলে রাখবো না গাছের তলায় ফেলে রাখবো না এতটুকু ক্ষমতা থাকলে হলো তাহলে বিয়ে করার আগে একটা যুবকের একটা কমপক্ষে একটা কক্ষের ব্যবস্থা বাপের বাড়ি থাকে একটা কক্ষের ব্যবস্থা লাগবে এটা রুমও নাই আর বিয়ে করে নিয়ে বসে আছেন কোথায় উঠাবেন মায়ের ঘরে উঠাবেন না ভাইয়ের ঘরে উঠাবেন ঠিক না তাহলে এইগুলো হচ্ছে সর্বনিম্ন ক্ষমতা যেন একটা ঘরে নিয়ে এসে উঠাইতে পারবো রাখতে পারবো যদি এই দুটি ক্ষমতা থাকে জনক্ষমতার সাথে যদি বিবাহের ক্ষমতা থাকে তো নবী করিম বলছেন ফালিয়া তাজ সেই যুবক যেন অবশ্যই বিয়ে করে ফাইল নাম আকাদলিল বাসার কেন বিয়ের উপকারিতা কি নবী কেরিমসাসা বলছেন যে নিঃসন্দেহে এই বিবাহ দৃষ্টিকে অধিক নত করে দেয় আগাদ্য দৃষ্টিকে বেশি নত করে দেয় দৃষ্টি নত করার চেষ্টা করেছেন কিন্তু নত হচ্ছে না তারপরে শয়তান সুযোগ পাচ্ছে যে দেখি একটু দেখি কেমন লাগে বিবাহ করে নিলে আমার ঘরেই তো আছে আর দেখারই প্রয়োজন সব রকম করে দেখব যেমন ভাবে ইচ্ছা দেখব যতটা ইচ্ছা দেখব সব আল্লাহ জায়জ করেছেন আমার ঘরে আছে আমি কেন তাকাতে যাবো এদিকে আঘাত দলিল বসার দৃষ্টি নত হয়ে যাবে তবে ইমানই শক্তি থাকতে হবে ইমানই শক্তি যদি জিরোতে থাকে তাহলে চারটা বিয়ে করেও দৃষ্টি নত হবে না লুচ্চা চরিত্রের লোকদের যেমন চরিত্র হ্যাঁ? যতই বিবাহ সাদী করুক আর যতই সুন্দরী স্ত্রী থাকুক তারপর রাস্তাঘাটে এদিক ওদিক দেখতে ইচ্ছা করবে শয়তান এদের গ্রাস করে ফেলেছে কিন্তু একজনের ইমানি শক্তি যদি থাকে ইমানি শক্তি থাকা সত্ত্বেও ইমানের কখনো কখনো দুর্বলতা চলে আসে নিচের নামে ওপরে উঠে আল ইমানি বাড়ে কমে সুতরাং একজন ভালো মানুষ ইমানদার মানুষের নজর চলে যেতে পারে বিয়ে শাদী করে নিলে আকাশ দলিল বাসার স্ত্রীর সাথে থাকলে দৃষ্টি নেমে যাবে নত হয়ে যাবে ও আহসানুল ফরজ আর লজ্জা স্থানের আহসানুল ফরজ লজ্জা স্থানের সুরক্ষা অধিক সুরক্ষা হবে হেসনুন মানে দুর্গ কেল্লা ওখান থেকে আহসানু সিন্ডিয়া নাই সিন্ডি হাসান মানে সুন্দর ভালো তাই না কিন্তু সদ দি হা সদ নুন হ্যাঁ হাসান হেসনুন থেকে হেসনুন মানে কি হয় কেল্লা দুর্গ তো আসান্ন অধিক সুরক্ষার ব্যবস্থা হবে তাই কি করা হয় সুরক্ষিত রাখা হয় এই হচ্ছে বিবাহের উপকারিতা বিবাহ করলে যে যৌন সম্পর্কীয় গুনাগুলি হয়ে থাকে যৌন সম্পর্কীয় গুনাগুলি হয়ে থাকে দুপুরে তফসিরে বেশ কিছু এঙ্গি তৈরি করেছিলাম একজন মানুষ পুরুষ হোক আর নারী হোক বিবাহ সাথী না করলে গুনহা হতে পারে যে গুণাগুলি হতে পারে জেনা সমকামিতা অথবা বলু ফিল্ম দেখা হ্যাঁ, দেখতে মজা লাগা মহিলার দিকে নজর দিতে মজা লাগা তারপরে কিছুই যদি এগুলি না হয় তো হস্তমৈথন করে হ্যাঁ যৌন ক্ষুদাকে দমন করা এগুলি যুবকদের দ্বারা এই গুণাগুলি হয়ে থাকে বিবাহ শাদী করলে এই গুণাগুলি হবে না হস্তমৈথন হবে না স্ত্রী আছে ঠিক না অমাল্লাম ইয়াস্তাতে আর কেউ যদি সক্ষম না হয় কিসে সক্ষম না হয় হ্যাঁ আর্থিক দিক থেকে সক্ষম না হয় যৌন ক্ষুদা আছে এখানে বলতে হবে যৌন ক্ষুদা তো আছে এখানে দুটো শক্তি বলা যাবে না অমাল্লাম এল বাতা মানে আর নাফা কাতা যেই ব্যক্তি ভরণ পোষণের ক্ষমতা রাখে না আমি বিয়ে করে সংসার চালাতে পারবো না হেম্মত নেই যে দুই পয়সা ইনকাম করে নিয়ে আসতে পারবে যদি কেউ সক্ষম না হয় অথবা এখনো ছাত্ররা যারা লেখাপড়া করছেন শুধু ওইগুলো না বলে বাস্তবের কিছু এতে আসি আজকালকার জামানা যে সমস্যাটা আজকাল একজন ছেলেকে পড়াশোনা করার জন্য কমপক্ষে ২৫ বছর গ্রাজুয়েশন করার জন্য মোটামুটি ২২ বছর আর তারপরে একটু কাজে লাগবে আর গ্রাজুয়েশন করেও আজকাল হয়তো ভালো কাজ পাওয়া যায় না সেজন্য তার সাথে সাথে মাস্টার্স করা তাহলে পঁচিশ বছর ধরে নিতে কমপক্ষে পঁচিশ বছর ধরতে হবে ঠিক না এই পঁচিশটা বছর পনেরো বছরে সাবালক হয়েছে বরং তার আগে থেকে যৌন জেগে উঠেছে তাই না তো এই দশটা বছর পনেরো থেকে পঁচিশ বছর কিভাবে কাটাবে একটা ছেলে পনেরো বছর ষোলো বছরে যদি বিয়ে করতে চাই তো পারবে না সামলাতে পারবে না যদিও তার জন তার তাড়নায় বিয়ে করতে চাইছে কিন্তু কাজে লাগিয়ে দিলে কাজ করতে পারবে না তার মধ্যে স্থিরতা আসবে না তার মধ্যে ওই জ্ঞান বুদ্ধিও হয়নি যার ফলে তারপরে পড়াশোনার এইটা একটা সময় এই সময়টা লেখাপড়া না করলে সারা জীবনটা কষ্ট করতে হবে তাকেও কষ্ট করতে হবে তার বিবিকেও কষ্ট করতে হবে তার ছেলে মেয়েকেও কষ্ট করতে হবে হচ্ছে না হচ্ছে না যারা লেখাপড়া করেননি আর কষ্টের কাজ করছে তারা ভালো করে বুঝতে পারছেন যারা লেখাপড়া করেননি কাজ বেশি কষ্টের করেন পয়সা বেশি না পেয়ে কম পান আর যারা লেখাপড়া করেছেন কাজ হালকা করেন অল্প কাজ করেন আবার পয়সা বেশি পান দুনিয়ার দিক থেকে দেখলেও তো লেখাপড়ার দুনিয়ার উপকারিতা রয়েছে দিনের উপকারিতা আল্লাহর দিন শিখলে তো অবশ্যই আছে তার সাথে সাথে দুনিয়াকে আল্লাহ উপেক্ষা করতে পারে দুনিয়াও শিখতে বলেছেন কিন্তু সেটা দুই নম্বরে এক নম্বরে আপনার দিন শিখতে হবে ওয়াহি শিখতে হবে কোরআন হাদিস শিখতে হবে আল্লাহকে জানতে হবে আল্লাহকে আল্লাহ রসুল সাল্লামকে জানতে হবে আল্লাহর দিন দিনের আকাম বিধি বিধান জানতে হবে তো কেউ যদি সক্ষম না হয় বিয়ে করতে যেমন মাদ্রাসা স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা ছাত্ররা বিয়ে করতে পারছে না তো কি করবে ফালি বিশ্রম পনেরো বছর ষোলো বছরে বিয়ে করার জন্য মেতে উঠেছে বিয়ে না করলে থাকতে পারছে না আঠারো বছর বিশ বছর বাইশ বছর বা চব্বিশ পঁচিশ বছর বিয়ে সাদী এখন করতে পারছে না আমার দেশে অনেকে আছে এর চাইতে বেশি বয়স হয়েছে বিয়ে করার মতো তার কাছে ইনকাম আছে বা ক্ষমতা আছে তারপরে তার বাপ মায়ের কারণে বিয়ে করতে পারে না বাপ মা জাহেল না হয় জালেন আল্লাহ কোরআনে এই দুটি গুণ একটি আয়াতে বলেছেন যে আয়াতটায় আসমান জমিন পাহাড়কে আল্লাহ শরীয়তের দায়িত্ব দিতে চাইছেন আমানত হুসব নিতে চাইনি জিবাল ইনসান জালুমান জাহুলা সফান আল্লাহ করিম করিম শুধু তর্জমা পড়লে হবে না আর করিমে করে হাফেজ হয়ে তো মোটেই হবে না এটা প্রথম কদম আপনার করিমের গভীরতা আপনি ঢুকেন যে আমাদের সমাজের যেসব বাপমা হয় জালেম না হয় জাহেল তারাই ছেলে মেয়েদের উপর জুলুম করে তার মেয়েগুলির বিয়ে হয়নি সেই জন্য ছেলের বিয়ে দেবে না ঠিক না ছেলে চাকরি পায়নি সরকারি লেখাপড়া করেছে সেই জন্য বিয়ে দেবে না ছেলে বিদেশে আসতে পারেনি কাজে লাগতে পারেনি বলছে আব্বা আমি খেতে খাবো আমি ব্যবসা বাণিজ্য কিছু করবো খেতে পারবো আমি করে তারপরে বিয়ে দেবে না কাজ করছে আরো জাহেল আর জালেম কেউ জালেম কোন বাপ মা জালেম কোন বাপ মা জাহেল দুটোর একটা অবশ্যই আছে আল্লাহ এমনি বলেননি যে নৌকানা জালুমান জাহুলা মানুষ যে শরীয়তের আমানত উঠিয়েছে উঠার পরে জুলম করে না হয় জেহালতি করে অজ্ঞতার পরিচয় দিয়ে থাকে হয় দিনের মাসাল মাসাইল জানে না ছেলে মেয়েদের চাহিদা পূরণ করতে হবে যে আল্লাহ পাক পূরণ করতে বলেছেন শরীয়ত মোতাবেক পুরা করতে হবে পূরণ করতে চায় না জায়েল আল্লাহর দিনের আকাম বিধান বিবাহ সাদী হেজাব পর্দা আর দেবর ভাসুর এদের থেকে যে পর্দা বউগুলোর পর্দা করাইতে হবে জাহেল কিছু বুঝে না যদি পর্দা করাইতে চান তো বাপ মা আপনার দূষণ হয়ে যাবে আর নয় জালেম জালেম কিরকম না এখনই যদি ছেলের বিয়ে দিয়ে দিই তাহলে টাকা পয়সা দিবে না রে বন্ধ করে দিবে হিসাবই হয়ে যাবো শ্বশুর বাড়ি টাকা পাঠাবে হিসাবই হয়ে যাবে কিছুদিন টাকা পয়সা খেয়ে নে চুষে নে তারপর বিবাহ সাদী পাঁচ দশটা বছর চুষ ওকে তারপর তখন বিয়ে দেবে জালেম না হয় জালেম না হয় জাহি ভুল ত্রুটি আমাদের উভয় পক্ষ থেকে রয়েছে কোন কোন পরিবারে ছেলে মেয়েরা হচ্ছে জালেম জাহেল আর কোন কোন পরিবারে বাপ মায় হচ্ছে জালেম অমাল্লাম ইয়াস্তাতে কেউ যদি বিয়ে সাদী না করতে পারে ফালি ফালিহিবিসম তার ওপর সিয়াম পালন করা রোজা রাখা আবশ্যক সে যেন রোজা রাখে ফালিহিবিসম আলাইকা শব্দটি ইসিম ফেল বলা হয়েছে ইসিম ফেল আলাইকা ইসিম ফেল দুই রকম আরবি গ্রামারে এসিম কিন্তু ফেলের অর্থ দিয়ে থাকে কখনো কখনো কোন ফেলের অর্থ দিয়ে থাকে ফেল আমরের অর্থ দিয়ে থাকে কখনো কখনো ফেল মাজির অর্থ দিয়ে থাকে এসিম ফেল বেমানা ফেল মাদি ইসিম ফেল বেমানা ফেল আমর যেমন আমিন সুরাফাতেহার পরে পড়েছেন আমিন মানে কি আমিন হচ্ছে ইসিম ফেল এমনিতে নাও ইসিম কিন্তু অর্থ দিচ্ছে কিসের ইস্তাজিব আল্লাহ কবুল করো কবুল কর কবুল করো ক্রিয়া হ্যাঁ ফেল ফেল আমর এইরকমই আলাইকিয়া মানে ইলজাম আঁকড়ে ধরো ফালি হেবিসম রোজাকে মজবুত করে ধরো ফালি সে যেন রোজাকে মজবুত করে ধারণ করে ফালি মানে শক্ত করে ধারণ করে রোজা রাখবো যখন বিয়ে শাদী করতে পারছি না সোমবার বৃহস্পতিবার রোজা রাখবো দুটো রোজা সপ্তাহে নবী করিম সাসন রেখেছেন যখন বিয়ে শাদী করতে পারছি না এই আমি বিরুদ্ধে রোজা রাখবো মাসে তিনটে করে রোজা রাখবো মাসে তিনটা রোজা দিয়ে যদি হয়ে যায় ভালো কথা যদি না হয় না রে ভাই তারপরও যৌন চাহিদা আমাকে কষ্ট দিচ্ছে পরেশান করছে সুতরাং আমি সপ্তাহে দুটি রোজা রাখবো তাতেও যদি না হয় তাহলে সবচেয়ে বেশি যে রোজা রাখার অনুমতি নবী করিম সাল্লাম দিয়েছেন সেটা হচ্ছে দাউদ আলাই ইসলামের রোজা দাউদ আলাই ইসলামের সেয়াম রোজা সেটা কি কানা একদিন রোজা রাখতেন শ্যাম পালন করতেন আর আরেক দিন ইফতার করে দিনে পানাহার করতেন তাহলে বছরে তিনশো ষাট দিনে তার অর্ধেক ছয় মাস রোজা আপনার মাসে পনেরো দিন রোজা সপ্তাহে দুটো করে রোজা রাখলে চার সপ্তাহে কমপক্ষে চার সপ্তাহ ধর মোটামুটি চার সপ্তাহে কয়টা রোজা হয় আটটা হয় হ্যাঁ, সোমবার বৃহস্পতিবার রাখলে আর যদি আপনি একদিন রোজা একদিন রোজা না একদিন রোজা একদিন রোজা না কন্টিনিউ রোজা রাখবেন না তাহলে পনেরোটা রোজা হবে এর বেশি না এর বেশি রোজার প্রয়োজনে হবে না যতই জন চাহিদা আপনার আপনাকে পরেশান করুক না কেন সব ঠান্ডা হয়ে যাবে এটা আল্লাহর আসমানি বিধান ওহির কথা নবী করিম সাল্লা সাল্লাম ওহি ভিত্তিক বলেছেন অমায়ন্তিকা অনিল হাওয়া নিজের পক্ষ থেকে বলেননি এন হুয়া ইহা ইউহা এটা যুবকদের জন্য নসিহত যারা বিবাহ সাদী করতে পারেন নাই এই রকমই যুবতীদের জন্য নসিহত যারা এখনো স্বামীর ঘরে যেতে পারেননি এই রকমই ওই সব ভাইদের জন্য নসিহত যারা প্রবাসে আছেন স্ত্রীর সাথে নেই শুধু যুবকদের সাথে যারা বিয়ে করতে হবে তারা না বিয়ে শাদী করেছেন বিয়ে শাদী করার পরে কাছে রাখতে পারেন না ওটাতে আরো কষ্ট আবার হ্যাঁ বিশেষ করে নতুন যারা বিবাহ শাদী করে এসছেন হ্যাঁ শুধু ওই বাড়ি যাব ছাড়া দেশে যাব ছাড়া আর কোন চিন্তা নেই কোনো কাজকর্ম করা নেই আমাদের এখানে অনেক ভাইরা এসেছে আসার পরে পনেরো দিন হয়নি আর থাকতে পারছে না আবার ছয় মাস ছুটি লাগিয়ে টান দিয়ে গেছে জানেন হয়তো অনেকে খবর রাখেন ঠিক আছে মাত্র এসছে তাও ছুটি কাটিয়েছে চার মাস পাঁচ মাস বিয়ে শাদি করে এসছে আসার পরে বলছে মনকে আমি বুঝাইলাম বলছে শেখ মনকে মানাতে পারি না যে রুজি রোজগার জন্য এসছেন কষ্ট করতে হয় আমরাও ছাত্র জীবনে বিয়াশাদি করেছি যদি আমরা লেখাপড়া না করে এরকম টান দিতাম তাহলে কোথায় মদিনা পড়তাম আর কোথায় আপনাদের কাছে আসতাম কোথায় থেকে যেতাম মজানা ব্যক্তি তো কথা হচ্ছে যে কষ্ট করতে হয় তাহলে সামনে ভবিষ্যৎ উজ্জ্বল হয় রাস্তা কষ্টের থাকে দুর্গম ঘাটি থাকে দুর্গম ঘাটি পার করে গেলে তারপরে বিশাল কিছু পাওয়া যেতে পারে হ্যাঁ দিন দুনিয়ার এই জন্য মানুষ কষ্ট করে থাকে তো এই জন্য কিছু কষ্টের প্রয়োজন আছে না না মানাইতে পারি আবার ছয় মাস ছুটি লাগিয়ে চলে গেছে তারপরে আসবো না অনেকে আসেন না জি অনেকে আসেন অনেকের এখানে দুই থেকে তিন তিন হাজার রিয়াল মাসিক তার আয় উপার্জন ছিল বিয়ে করার সাথে সাথে নিজের থেকে আর থাকা যাবে না নিজের দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করা না এই ক্ষেত্রে নবী করিম সাল্লামের নসিহত আমল করেন থাকেন বিদেশে থাকেন প্রয়োজন আছে এক বছরে যান যেতে পারলে দুই বছর করিয়েন না যারা এক বছরে যেতে পারছেন যারা এক বছরে যেতে পারছেন না দুই বছরে ঠিক আছে দুই বছরে কেউ যদি নিজের ব্যবসা বাণিজ্যে থাকেন অথবা কেউ আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান থেকে ছুটি পাচ্ছেন ছয় মাসে যেতে পারেন আরো আরো ভালো ছয় মাসে যেতে পারলে তো খুব ভালো বছরে দুই বছরে যান রোজা রাখেন আলী সোম যেই ব্যক্তি বিবাহ সাদী করতে পারছে না অথবা স্ত্রীকে সাথে রাখতে পারছে না আর তার গোনার আশঙ্কা আছে অথবা চাকরি এখান থেকে ছেড়ে চলে যাওয়ার মতো সম্ভাবনা আছে আর থাকতে ভালো লাগছে না ওটি কিছু ভালো লাগছে থাকবো না রোজা রাখেন কারণ রোজা কেন রাখবেন আপনি আলোচনা চলছিল হ্যাঁ, বিবাহের বিবাহ করো যুবকরা বিবাহ করতে না পারলে রোজা রাখো বিবাহের বিবাহ না করার সাথে বা করার সাথে রোজার সিয়ামের কি সম্পর্ক নবী করিম এর কারণ বর্ণনা করে দিচ্ছেন হেকমত রহস্য বর্ণনা করে দিচ্ছেন কারণ এই সিয়াম বা সোম রোজা হচ্ছে লহু হ্যাঁ তার জন্য ফাইন লাহু মানে ফাইন না সিয়াম এই রোজা তার জন্য ওই যুবকের জন্য ওয়েজা উন জন চাহিদা দমনকারী হবে ওজা মানে কোন জিনিসকে টুকরো টুকরো করে দেওয়া টুকরো টুকরো করে দেওয়া যে কোনো জিনিস বড় পাথর আছে পাথরকে ভেঙে ভেঙে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পাথর করে দেওয়া এটা হচ্ছে ওজা ওজার অর্থ হয় তো যে যৌন চাহিদা রয়েছে যেটা বাড়তে যাচ্ছে যেটা সীমা লঙ্ঘন করতে যাচ্ছে টুকরো টুকরো করে চূর্ণ বিচন্ন করে দেবে দমন করে দেবে ঠান্ডা রাখবে সহজ ভাষায় বলতে হলে এ হচ্ছে নবী করিম সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে হিকমত বর্ণনা মুতাফাকুন আলী হাদিস বোখারি মুসলিমের এই হাদিস থেকে যেসব বিষয়গুলি জানা যায় তার একটি হচ্ছে যে যে কোনো মানুষের জন্য যৌন সম্পর্কীয় গোনা থেকে বেঁচে থাকা ফরজ যে কোনো গোনা সমস্ত গোনা থেকে বেঁচে থাকা ফরজ রুজি রোজগার ক্ষেত্রে টাকা পয়সার ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রেও সামাজিক ক্ষেত্রে মানুষের হকের ক্ষেত্রে আল্লাহর হকের ক্ষেত্রে ফরজ অজেব না ছেড়ে সমস্ত ক্ষেত্রেই গোনা থেকে বেঁচে থাকা ফরজ কিন্তু আমাদের যে হাদিস সামনে রয়েছে এই হাদিস প্রমাণ করে যে ইফাত ইফাত মানে হচ্ছে যৌন সম্পর্কীয় গোনা মুক্ত জীবন আফিফ আফিফ আমাদের দেশে শুধু মহিলাদের ক্ষেত্রে সতী সাধ্যি কথাটি ব্যবহার করা হয় পুরুষদের ক্ষেত্রে সাতক্ষণ মাপ এই শব্দই নেই বাংলায় আছে যেমন মহিলাদেরকে বলছেন এই মহিলা হচ্ছে সতী সাধ্যী হ্যাঁ সতী সাদ্দি রমণী পুরুষদের ক্ষেত্রে কোন টার্মটা আছে আছে কোন টার্ম যখন বাংলায় টার্ম নেই তার মানে বোঝা যাচ্ছে বাংলার ওপর হিন্দু সভ্যতার কুপ্রভাব রয়েছে যে মহিলাকে সতী হইতে হবে আর এই জন্য স্বামী মরে গেলে সতীদাহে চিতায় লাভ দিয়ে গিয়ে সতীদাহে গিয়ে জ্বলে যেতে হবে এই ছিল হিন্দুদের সভ্যতা আর যেটাকে বড়ই চাতুরতার সাথে রাজা রহমান রায় ভারতের এই বেশি বছর না মনে হয় একশো বছর বা তারও বেশি হবে ঠিক আমি আনুমানিক আর কি এক দেড়শো বছরের মধ্যেই সে বন্ধ করে দিল এই সতীদাহ ইংরেজদের আমলদের ঘটনা কারণ দেখছিল যখনই দেখা যায় যে একটা যুবতী বিয়ে করেছে বিয়ে করার পর হঠাৎ স্বামী মারা গেল হিন্দু ধর্ম বাধ্য করতে যে তোকে এখন চিতাই হ্যাঁ, ঝাঁপ দিয়ে তোকে জ্বলতে হবে মানে জীবন্ত মানুষ কি করে জ্বলবে আরে মুর্দাকে জ্বালাচ্ছ তাই তো নিকৃষ্ট কাজ করছো জোল অত্যাচার করছো তারপরে একটা জীবিত মানুষকে কি করে জ্বালাবে তখন ওই মেয়ে মুসলমান হয়ে যেত মুসলিম হয়ে গেলে জানটা বাঁচবে পালিয়ে গিয়ে মুসলিম হয়ে যেত আর মেয়ের বংশধর পরিবার আমাদের মেয়ে চলবে বিদেশি স্বামী মার্গ তাই বলে চলতে হবে না আমরা মুসলমান হয়ে যাবে দলে দলে সব মুসলমান হয়ে যেত ভারতের অবস্থা এরকম আর পঞ্চাশটা বছর থাকলে মেজরিটি মুসলিম হয়ে যেত কিন্তু রাজা রহমান রায় এই কুসংস্কারকে উঠায়নি ইসলামকে ঠেকাতে চেয়েছে হ্যাঁ? জি হ্যাঁ মুসলিম যেন বেড়ে না যায় আর হিন্দু ধর্ম টিকে থাকে হিন্দু ধর্মের হ্যাঁ হেফাজত করতে চেয়েছে বাঁচা রক্ষা করতে চেয়েছে যেটা অনেকে বুঝে না গোনা থেকে বেঁচে থাকা ফরজ সুতরাং আরবিতে আবার এই দুটো টার্ম আছে আফিফাতুন সতী নারীকে বলা হয় আর আফিফ সৎ পুরুষ চরিত্রবান পুরুষ যার যৌন সম্পর্ক চরিত্রের পদস্খলন ঘটে নাই না সে হস্তমিথন করে না সে বুলু ফিল্ম দেখে আর না সে রাস্তাতে এদিক ওদিক কি জন্য আসে মার্কেটে শুধু ওই বিভিন্ন হসপিটাল থেকে নার্সগুলো আসবে খোলামেলা একটু দেখবে বা ওই এসে সুপার মার্কেটের সামনে দাঁড়িয়ে থাকবে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকবে ওই বেহায়া মহিলাগুলো কাফেরদের আসছে ওগুলোকে একটু তাকাবে বা ওদের সাথে একটু কথা বলা যায় কিনা একটু ওদের নম্বরটা নেওয়া যায় কিনা একটু কিছু নম্বরটা দেওয়া যায় কিনা এইসব ধান্দা করতে আসবে না হয় লেডিস মার্কেটে ঘোরাঘুরি করবে তারপরেও তারপরে আমাদের সমাজে একজন যুবকের যদি দু চার পাঁচটা মেয়ের সাথে ভাবসাব থাকে প্রেম থাকে তারপরে ওর বিয়ে ঠিকই হচ্ছে ওকে মেয়ে বোন ঠিকই দিচ্ছে আর ওকে চরিত্রহীন কেউ তেমন বলেন না করেছে কালে করেছে কিন্তু একটা মেয়ে সম্পর্কে সামান্য যদি একটু জানতে পারি যে কোনো একটা ছেলের সাথে যুবকের সাথে একটু ভাবসাব ছিল প্রেম ছিল আর কি বিয়ে করা যায় না আমার স্ত্রী হলে সতী হইতে হবে আর তোমাকে সৎ হইতে হবে না চরিত্রহীন তুমি তুমি যখন চরিত্রহীন তো তোমার ভাগ্যে আবার সতী কি করে জুড়বে আফিফা কি করে জুড়বে আল খাবিসা তোর খাবিসি তুমি যদি খবিস হও তাহলে তোমার জন্য খবিসা রয়েছে নোংরা রয়েছে আর যদি তলি তৈবিন আর যদি পাক পবিত্র তৈব হতো তোমার জন্য তৈবাত রয়েছে নিজের চরিত্রের দিকে একটিও একবারও তাকিয়ে দেখেন না আর একটু চিন্তা করেন না কত কি করছেন আর স্ত্রী না বাসর রাতে নিয়ে এসে একবারে রিমান্ড বসিয়ে দিতে হবে সারা রাত শুধু ওকে স্বীকার করো তোমার কোথাও কিছু কিছু বলবো না কসম করছি এই করছি সেই করছি এইসব এইসব হচ্ছে এক শ্রেণীর জাহেল আবার জাহেল জাহেল যুবকদের কাজ কারণ আমার কাছে ফতোগুলি আসে তো সরাসরি আসার চাইতে বেশি টেলিফোনে সারা দুনিয়া থেকে আসে যেখানে বাংলাভাষী আছে সুবহান আল্লাহ আমার স্ত্রী বলেছিল তার সাথে আগেই কথা বলেছিলাম বলছেন আমার কত ভাবসাব ছিল না পরে জানতে পারলাম যে এরকম ছিল কেমন করে জানতে পারলাম ও কি সারা রাত ধরে পাইতারা করে ও ভেবেছে তো আমার জান হয়ে গেছে প্রাণ হয়ে গেছে একে সব কথা বলা তো আমার জরুরি হয়ে গেছে আর মহিলা মানুষ তো পেটে পেটে ভাত রাখতে পারে কিন্তু কথা রাখতে পারবে না কথা রাখতে পারবে না ওকে তো বলতে হবে যা তুমি যদি বলো যে আমার কিছু করবেন আমাকে রাখবে তাহলে বলে দিও সব কথা সব বলে দিচ্ছে কইলে কত কি হয়েছে তখন শুরু হলো একটা যখন স্বীকার করলো আর কি হয়েছে আর কি হয়েছে আর কদ্দূর কি হয়েছে আর কারো সাথে ছিল কিনা হ্যাঁ আমার গায়ে হাত দিয়ে বলো আউজবিল্লা কি না করে আমি বললাম যে আপনি নিজেই ক্ষতি করে এখন তারপরে টেনশন হাই কি করবো আমি এত টাকা খরচ করে বিবাহ সাদী করলাম আমার স্ত্রী এরকম খারাপ চরিত্রহীন আমার তো ঘুম হয় না তা আপনার ঘুম আপনি হারাম করেছেন কেন এই তদন্ত বসিয়ে দিলেন আপনার অন্তটা সাফ থাকতো যে আমারও ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহ না করে আমার স্ত্রীর ভুল ভ্রান্তি হয় আল্লাহ না করে ভুল আল্লাহর কাছে গোনার মাপ চান আর যদি হয়ে গিয়ে থাকে আর বেশি জানাজানি করতে যাব না আর কিছু অত এইসব পিছনে পড়তে যাব না এইসব শয়তানের রাস্তা অন্তটা সাফ থাক তাহলে শান্তি পাবেন আপনি শান্তিতে ঘুমাতে পারবেন বললাম কি যে ইফাত ওয়াজিব ফরোজ কাজ যৌন সম্পর্কে গোনা থেকে বেঁচে থাকা যেমন যুবতীদের জন্য বা মহিলাদের জন্য ফরজ তেমনি পুরুষদের জন্য ফরজ এবং এর বিপরীতটা চারিত্রিক পদস্খলন যৌন সম্পর্কেও গোনা করা হচ্ছে হারাম গোনা করা হচ্ছে হারাম আর এটা মানুষের যৌন চাহিদা বেশি বেড়ে গেলে তখন এইরকম পদস্খলন হয়ে থাকে তার সাথে সাথে ইমানের কমজোরি ইমানের দুর্বলতা ইউসুফ আলী সালামে যৌন চাহিদা ছিল না ছিল না ছিল তাকে কত প্রলোভন দেওয়া হয়েছে তার কত ধমক দেওয়া হয়েছে শাস্তি নিশ্চিত যে আমাকে জেলে যেতে হচ্ছে না না সব মুসিবতে কেন যাব আমাকে তো অফার করা হচ্ছে আজকালকার যুবকরা হইলে আমার কি দোষ আমার হয়ে জবরদস্তি করা হয়েছে নাকি যুবকের উপর যুবতী জবরদস্তি করতে পারে মহিলা আবার পুরুষ জবরদস্তি করতে পারে জবরদস্তি মানে কি জবরদস্তি না হাত পা বেঁধে দিয়েছে নিরুপায় এটা হচ্ছে জবরদস্তি জবরদস্তি মানে বারবার কে বলছে হ্যাঁ না বলে ধমক দিচ্ছে ওটা জবরদস্তি হয়ে গেল না কখনো জবরদস্তি এটা যুবকদেরকে নবী করিম সাল্লাম কেন সম্বোধন করেছেন এই জন্য যে যুবকদের দ্বারা পাপ হওয়ার সম্ভাবনা বেশি যদি যারা যুবক নয় এখন চল্লিশ বছর বয়স হয়ে গেছে পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে বিবাহ করেনি এখনো অথবা বিবাহ করেছিল স্ত্রী মারা গেছে তালাক হয়ে গেছে তারাও এই হাদিসের সম্বোধনের অন্তর্ভুক্ত এমন না যে শুধু যুবকরা তোমরা বিয়ে করতে পারলে বিয়ে করো আর চল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে এইদিকে যৌন চাহিদাও তাকে কষ্ট দিচ্ছে আর যেহেতু ছেলে মেয়ে হয়ে গেছে আমার স্ত্রী মারা গেছে আর দ্বিতীয় সংসার কেমন করে করবো স্যার বিশ বছর ত্রিশ বছর আমাদের এই বাঙালি সমাজে জাহেলগুলো বিয়ে করে না আর বিয়ে না করার কারণে নিজে গুনহায় লিপ্ত হয় আর ছেলে মেয়েদেরও কষ্ট হয় ওদের খাওয়া দাওয়া দেখাশোনা ইত্যাদি লালন পালন এতেও কষ্ট হয় এইরকম কাজগুলি করে তারপরে একটা সমস্যার সমাধান হতো নারী সংখ্যা বেশি আরেকটাকে বিয়ে করে নিয়ে আসতো একটা সংসার বসত তো যেমন যুবকদেরকে সম্বোধন করা হয়েছে তেমনি যারা বয়স্ক বেশি বয়সের তাদেরকে সম্বোধন করা হয়েছে যদি তাদের অবস্থাও যুবকদের মতোই থাকে বিয়ে করা যৌন চাহিদা আছে আর খরচ খরচা চালাতে পারবে বিয়ে কর ইমাম ইবিন তাইম রহমতুল্লাহ শেখুল ইসলাম বলছেন ইস্তেতা আতুল নেকামা হে আল কুদরা আলাল মৌনাহ বিবাহের উপর যদি সক্ষম হয় এর অর্থ হচ্ছে আল কুদরাত আলাল মৌনা খরচ খরচার ক্ষমতা রাখা আল কুদরাত আলাল ওথ আর সেটা শুধু সহবাসের ক্ষমতাকে বোঝায় না আর শুধু সহবাসের ক্ষমতাকে কেন বোঝায় না কারণ ফাইনাল খিতাবা ইন্নামা যা আলিল কাদি আলাল অথে কারণ বিয়ে করার যে সম্বোধন এসেছে এটা যে সহবাস করতে সক্ষম তাকে সম্বোধন করা হয়েছে কারণ হাদিসের শেষখানে যদিও কথা আমি আমার ভাষায় বলেছি তার কথাটি নকল করছে বলছেন নবী ইয়াস্তাতে কারো যদি ক্ষমতা না থাকে মানে কোন ক্ষমতা না থাকে বিয়ে করার আর্থিক ক্ষমতা যদি না থাকে মোহরের এবং ভরণ পোষণের ক্ষমতা না থাকে তাহলে সে রোজা রাখবে জন চাহিদা নেই তাহলে সে রোজা রাখবে না মোটেই রোজা রাখবে না যেন চাহিদা নেই যেই গরজে রোজা রাখা সেই গরজ নেই সুতরাং কেন সে নফল রোজা রাখবে এই উদ্দেশ্যে নফল রোজা রাখবে না হ্যাঁ আর একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে আমি কিছু এবাদত আমার বাড়াবো আমার নেকির ব্যালেন্স বাড়াবো সেই জন্য সোমবার বৃহস্পতি রোজা রাখছি সেটা উদ্দেশ্য আলাদা নিয়ত আলাদা কিন্তু এই জন্যই যে আমার যৌবনের কারণে আমার যে যৌন চাহিদার কারণে কষ্ট হচ্ছে আর বিয়ে করতে পারছি না বা স্ত্রীকে রাখতে পারছেন এই উদ্দেশ্যে রোজা রাখছেন না সেই নিয়তে সে রোজা রাখবে না সেই ইবাদতের জন্য শুধু রোজা রাখছেন কিন্তু একজন যুবক মানুষ অথবা একজন মানুষ আজ এই ব্যক্তির যৌন চাহিদা তাকে কষ্ট দিচ্ছে আর সে তার যৌন ক্ষুদাকে কন্ট্রোলে রাখার জন্য আর তার সাথে সাথে তাব্বদ আল্লাহর এবাদত বন্দীগীর উদ্দেশ্য দুটোই উদ্দেশ্যে রোজা রাখবে শুধু একটি উদ্দেশ্য নাই যে দুনিয়ার উদ্দেশ্য শুধু করা হবে বরং সেটাও দিনই উদ্দেশ্য এমনকি জনচাহিদা যে দমন থাকবে এটা শুধু দুনিয়াবি উদ্দেশ্য না যে বিবাহ করতে দিনই উদ্দেশ্য এর মাধ্যমে আপনি গোনা থেকে বেঁচে থাকবেন এ হাদিসে দৃষ্টি নত থাকবে বিবাহ শাদী করলে আর লজ্জায় স্থান সুরক্ষিত হবে বলা হয়েছে এর দ্বারা বোঝা যায় যে দৃষ্টি নত রাখা একজন যুবকের জন্য যুবতীর জন্য সব সময় আবশ্যক ফরজ আল্লাহ কোরআন করিমের সুরা নূরে নির্দেশ দিয়েছেন এবং লজ্জায় স্থানের সুরক্ষা করা অর্থাৎ ইজ্জত নষ্ট না করা পুরুষের অথবা নারীর ওইরকম ফরজ অন্যদিকে অপর কোন যুবতীর দিকে নজর না দেওয়া ফরজ নজর দেওয়া হচ্ছে হারাম এর উপর ঐক্যমত রয়েছে কোন অলমা ফোকাহাদের কোন দ্বিমত নেই আল্লাহ ফাকসুর আয়াত নম্বর ত্রিশে এর সাদ করেছেন কল্লিল মিন মমিন পুরুষদেরকে বলো আল্লাহ নবীকে বলছেন হে নবী সাল্লাম মমিন পুরুষদেরকে বলো ইয়াকুদ্দুমিন আবসারহিম রাস্তাঘাটে যখন চলাফেরা করবি অথবা বাড়িতেই কোন মহিলা সামনে চলে এসছে এরকম সম্ভাবনা আছে অথবা দেখিনি হঠাৎ প্রথম নজর পড়ে গেছে ইয়াকুদ্দুমিন আবসারহিম দৃষ্টিগুলিকে নত রাখে যেন তারা পুরুষদেরকে যেমন নির্দেশ দিয়েছেন তারপরে আয়তে আল্লাহ বলছেন অকুল্লিল মেনাতে দুজনামিন আফসারহীন এইরকমই মমিন নারীদেরকেও বলো হে নবী কি তারা যেন দৃষ্টিকে নত রাখে তার রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে অথবা বাড়িতে আপনার ভাবি আছে অথবা ছোট ভাইয়ের স্ত্রী আছে অথবা আপনার শ্বশুর বাড়ি গেছেন শালির আছে এই ক্ষেত্রে মামি আছে মামিকে আমাদের যত মাহারাম নিজেকে মামি আছে চাচি আছে এদের মাহারাম আপনারা নন একমাত্র খালা ফুফু আপন খালা ফুফু চাস্তো হ্যাঁ, চাস্তো খালা চাস্তো ফুফু হ্যাঁ এদের মাহারাম নন চাচাতো বোন খালাতো বোন ফুফাতো বোন এইরকম বহু আছে অহরহ নজর পড়ার সম্ভাবনা বেশি কি করতে হবে মামার বাড়ি গেছেন আর পর্দা নেই সেখানে হ্যাঁ অথবা মামার বাড়ি থেকে মামাতো বোনেরা এসছে খালাতো বোনেরা এসছে ফুফাতো বোনেরা এসছে আপনার বাড়ি কি করবেন আপনি বাড়িতে রাত দিন আপনার ভাবি আছে তাকাইতে থাকবেন সেই জন্য না পুরুষও দৃষ্টি নত রাখবে আর মহিলাদেরকে আল্লাহ বলছেন তোমরাও দৃষ্টি নত রাখো আবার এরকম হলে হবে না যে পুরুষ যেন না তাকে আর মহিলা ঠিকই তাকাচ্ছে অনেক মহিলা আছে এখানকার পরিবেশে হয়তো বোরকা পরে আমার দেশে তো মানে ওই রকম মহিলারা বোরকাই বোরখারি ধার ধারে না কিন্তু এখানে যারা দিনের দিক থেকে ইমারি দিতে কমজোর হয়তো সামাজিক কারণে বোরখা পরে <coughs> এটা অভ্যাস এখানে ট্রেডিশন কিন্তু অন্তরে ইমান নেই দেখা যাচ্ছে আপনি হয়তো গাড়ি নিয়ে যাচ্ছেন রাস্তা দিয়ে চলছেন আপনি তাকাচ্ছেন না কিন্তু সে তাকাচ্ছে পেশা তাকাচ্ছে না তার জন্য সেটা জায়জ না যেমন আপনার জন্য জায়জ নয় কোন যুবতীর দিকে তাকানো বা কোনো মহিলার দিকে তাকানো ঠিক তেমনই মহিলার জন্য জায়জ নয় যে তাকিয়ে থাকবে এভাবে শুধু একটি নজর জায়জ করা হয়েছে একটি নজর কি করা হয়েছে সেটা কয় মিনিটের হবে একটা নজর পড়বে জায়েজ কয় মিনিটের সেটা এক মিনিট চলবে আধা মিনিট তিরিশ সেকেন্ড সেই নজরটিকে কি বলা হয়েছে হাদিসে বলতে পারেন সোয়েলা রসুল্লাহ নজরিল ফাজা ফাজ আতম ফাজ আতম মানে আকস্মিক নজর পড়ে যাওয়া হঠাৎ করে নজর পড়ে যাওয়া ফাজা আতম মানে হঠাৎ করে আপনি কল্পনা করতে পারেন এখান থেকে একটা মহিলা হঠাৎ বেরিয়ে আসবে আপনি কল্পনা করতে পারেন যে এই রুমের মধ্যে আমার ভাবি বৈশা আছে হ্যাঁ বা আমার শালি বৈশা আছে দরজা খুলেছেন নজর পড়েছে সাথে সাথে নজর নিচে করে সরে যান আপনি ওখান থেকে নাজিল ফাজ আহ হঠাৎ করে যদি নজর পড়ে যাই আমারানি তখন আমাকে বললেন আন আসরে বাসারি সাথে সাথে যেন দৃষ্টি ফিরিয়ে নিয়ে আমি সাথে সাথে ফিরিয়ে নিয়ে বলেছেন নজরা আর একটি রয়েছে একবার নজর পড়ে গেছে নজরটা লম্বা করে দিও না নজর দিতে থাকিও না দেখি আচ্ছা নজর পড়ে গেছে তো একটু যখন একটু দেখিনি ভালো করে কেমন কোনোদিন দেখিনি হ্যাঁ না এক নজর করে আরেক নজর দিও না প্রথম অনিচ্ছাকৃত আল উলা মানে অনিচ্ছাকৃত যে নজরটা পড়ে গেছে সেটা তোমার জন্য বৈধ সেটাতে কোনো গোনা নেই যে দেখলো তার গোনা নেই যাকে দেখলো তার গোনা নেই ওয়ালাইসাতলাকাল আখেরা কিন্তু দ্বিতীয়বার ইচ্ছা করে যখন নজরটা পড়েই গেল তো এক নজর দৌড়ি দৌড়ি দিয়ে দিয়ে হ্যাঁ এটা জায়জ না ওয়ালাইসাতলাকাল আখেরা দ্বিতীয় নজর তোমার জন্য জায়জ নয় আল্লাহ রবুল আলমিন সুরে মোহামেন আয়াত নম্বর পাঁচে বলেছেন ফরুজহিম হাফেজুন জান্নাতি জান্নাতুল ওয়ারিস কারা যারা জান্নাতুল ওয়ারিস তাদের কয়েকটি গুণ বৈশিষ্ট্য সুরায় মোমেনের শুরুতে কয়েকটি আয়ত বর্ণনা করা হয়েছে প্রায় নয় দশটা তার মধ্যে একটি হচ্ছে যারা লজ্জা স্থানের সুরক্ষা করে করে লজ্জা স্থানের হেফাজত কেমন বললাম একটু আগে পুরুষ হোক আর নারী হোক যারা লজ্জা স্থানের হেফাজত করে তাদের জন্য জান্নাতুল ফিরদস রয়েছে আর রোজা রাখলে বিবাহ করলে লজ্জা স্থান হেফাজত হয় আর বিবাহ না করতে বললে রোজা রাখলেও তা তো সেই কাজটি হয় আচ্ছা কেউ যদি বিবাহ সাদী করার সময় যেই জরুরি খরচটা রয়েছে যেমন মহারানা তারপরে একটা ঘর দিতে হবে স্ত্রীকে নিয়ে এসে রাখবো সেই জন্য এজন্য ঋণ খরচ করে যদি বিবাহ সাদী করে যায় কিনা আজকালকার বিয়েতে তো খরচ এমনি বেশি তো বিবাহর সময় ঋণ করজ করা করে বিয়ে করাটা কেমন কালা শেখুল ইসলাম মাল্লা মাল আল্লাহ হাল ইয়াস্তাহেবুল্লাহ কারো যদি টাকা পয়সা না থাকে তার জন্য কি কর্জ নেওয়া হ্যাঁ ঋণ লোন নেওয়া কারো কাছ থেকে এটা কি মুস্তাহাব হবে যে লোন নিয়ে বিয়ে করো এই ক্ষেত্রে ফোকাহেকরামদের দ্বিমত রয়েছে কেউ জায়েজ বলেছেন কেউ বলছেন না প্রয়োজন নেই কারণ নবী বলেছেন যদি না থাকে ক্ষমতা তাহলে কি করো রোজা রাখো বলেন নিজে ধার নিয়ে বিয়ে করো যারা এই যুক্তি পেশ করেছেন তারা বলছেন না ধার নেবে না চেষ্টা করুক সচ্ছলতা নিয়ে আসার চেষ্টা করুক কিছু পয়সা জমা করার চেষ্টা করুক সুরানুরের নম্বর তেত্রিশ আল্লাহাক করেছেন নিকাহান ওই সব লোকেরা যারা বিবাহ করতে পারছে না বিবাহ করতে সক্ষম না আর্থিক দিক থেকে সক্ষম না তারা যেন যৌন সম্পর্কীয় গোনা থেকে বেঁচে ওয়ালিয়াস্তা আফিফ আফিফ হওয়ার চেষ্টা করে আফিফা হওয়ার চেষ্টা করে ওয়ালিয়াস্তা আফিফিল্লাহান কতদিন পর্যন্ত এই কথা বলেননি যে দেখো কোথাও ঋণ টিন পাও কিনা আল্লাহ কি বলছেন হাত্তাহমল্লাহলি যতদিন পর্যন্ত আল্লাহ তাকে অভাব মুক্ত না করে দেন সচ্ছল না করে দেন তার অনুগ্রহে আপনার অভাব না দূর হয়ে যায় তাহলে চেষ্টা করতে হবে নিজের অভাব দূর করার জন্য লেখাপড়া শেষ হয়েছে বাড়িতে বাপের হোটেলে বসে বসে খাবেন এটা নাই মোটে তাড়াতাড়ি বেরিয়ে যান আর তলাশ করেন এলাকায় রুজির রাস্তা খুলে ভালো কথা না হইলে একটু দূরে চলে যান একটু দূরে না হয় একটু দেশে না হয় বিদেশে চলে যান কিন্তু লেখাপড়া করার পরে বসে থাকবেন বছরকে বছর ভাই বিদেশে থাকে টাকা পাঠাচ্ছে আর বসে বসে খাচ্ছি বাপের হোটেলে আর ভাইয়ের হোটেলে যেই ব্যবসা ভেঙে খাচ্ছে সেই ভাই এর ছেলে মেয়েদের কখনো দেখবে না অধিকাংশ ভাইয়ের আজকাল যে বর্তমান অবস্থা আজকাল চলছে তাতে এইভাবে বসে থাকা শরীয়তের শরীয়তে এর অনুমতি নেই পড়া শেষ হয়ে গেছে তাড়াতাড়ি করে রুজি রোজগার লেগে যান যা দু চার পয়সা ইনকাম হোক কাজে লেগে যান তারপরে আপনার অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স মারছে আল্লাহ দেবে অন্য রাস্তা আবার খুলতে থাকবে এভাবে চেষ্টা করতে এই হাদিস থেকে ভাষ্যকার বলছেন যে আরো ইস্তেমবাত হয় যে মহরানা দেওয়া অজিব পুরুষকে পুরুষ দেবে স্ত্রীকে আর এই রকমই স্ত্রীর ভরণ পোষণ ওয়াজিব স্বামীর ওপর কেন কারণ সম্বোধন করা হয়েছে যুবককে যুবতীদেরকে না ঠিক না তোমাদের যদি ক্ষমতা থাকে ইস্তেতাত ক্ষমতা যদি শক্তি থাকে তাহলে শক্তি হচ্ছে মহর দেওয়ার শক্তি তাহলে মহর দেওয়া ফরজ স্বামীর জন্য এই রকমই খরচ খরচা দেওয়া বহন করা ভরণ পোষণ দেওয়া ফরজ বিবাহের হুকুম কি একজন যুবকের জন্য বা অবিবাহিত ব্যক্তির জন্য সাধারণ অবস্থায় বিবাহ করা হচ্ছে সন্ন্যত মক্কাদ নবিসাম ফালিয়া বলেছেন তাহলে সন্ন্যত কিন্তু তাকিদ করেছেন ফরজ অজীব নয় সন্ন্যত কিন্তু তাকিদ যেহেতু করেছেন যে যুবক হয়েছে বিয়ে করার জন্য চেষ্টা করো তোমার উপরে সন্ন্যত মক্কাদা হয়ে রয়েছে এটা হচ্ছে সাধারণ যুবকের জন্য বিশেষ একটি অবস্থা রয়েছে যেই অবস্থায় বিবাহ করা ফরজ হয়ে যাবে ফরজে আইন সেটা কোন অবস্থা যেই ব্যক্তি বিবাহ ছাড়াও পাপ থেকে বেঁচে আছে অথচ যুবক সমালোক আর বিবাহ করেনি তারপরও তার দ্বারা পাপ হয় না তার জন্য সুন্নাতে মক্কা এটা হচ্ছে সাধারণ অবস্থা এর বিপরীত কেউ যদি এমন পুরুষ হয় যার জন্য বিয়ে না করার কারণে কি হচ্ছে গোনা হচ্ছে বা গোনার কাছাকাছি চলে যাচ্ছে বারবার করে ফেরার চেষ্টা করছে ইমানি শক্তি দিয়ে বারবার করে তবা করে আসছে আবার সেদিকে চলে যাচ্ছে এই রকমের পরিস্থিতি গোনা থেকে বাঁচতে পারছে না সম্পর্কে যে গোনাগুলি রয়েছে গোনা থেকে বাঁচতে পারছে না তাহলে এই রকম যুবকদের জন্য বিবাহ করা ফরজ তখন বিবাহ করা তখন ফরজ হবে একটি অবস্থা বলা যেতে পারে সেটা হচ্ছে এমন কোন পুরুষ যদি হয় যার যৌন ক্ষমতাই নেই যৌন ক্ষমতাই নেই পয়সা আছে পয়সা নিয়ে সে একটা স্ত্রী না দুটো তিনটে চারটাও রাখতে পারবে হ্যাঁ লাখ লাখ টাকার মালিক কোটি কোটি টাকার মালিক মাসে দু চার পাঁচ দশ হাজার রিয়াল ইনকাম করে হ্যাঁ কিন্তু যৌন শক্তি নাই বিয়ে করবে না করবে না হ্যাঁ এমনি এমনি যুবক এমনি যুবক দেখতে যুবক মাসা আল্লাহ সুঠাম কিন্তু যৌন শক্তি নাই বিবাহ করবে সন্ন্যাত এর জন্য বিবাহ করা ঠিক নয় কারণ সেই ব্যক্তির তো প্রথম কথা নিজের প্রয়োজন নেই প্রয়োজন মানে যৌন সম্পর্কেও তার প্রয়োজন নেই তার সংসার গড়ার জন্য একটা ঘর গড়ার জন্য এটা সংসার করব স্বামী স্ত্রী এটা জীবন কাটাবো এইরকম একটা হয়তো প্রয়োজন সাধারণ আছে কিন্তু বিবাহ শুধু পুরুষের প্রয়োজন নাই হ্যাঁ নারীদের প্রয়োজনে বিবাহ বিধান রয়েছে শরীয়তে এখানে নারীর প্রয়োজন মিটছে না যৌন ক্ষমতা না থাকলে ওই মহিলার প্রয়োজন মিটছে না তার তাহসিনুল ফর্জ লজ্জা স্থানের সুরক্ষার ব্যবস্থা হচ্ছে না তার দৃষ্টি নত করার ব্যবস্থা হচ্ছে না সুতরাং খুব সম্ভাবনা রয়েছে ওই মহিলার দ্বারা পাপ হওয়ার হয়তো আপনার ঘরে খাওয়া দাওয়া করে আর আপনার খরচ খরচায় চলাফেরা করে যেহেতু আপনি পয়সাওয়ালা মানুষ বিয়ে করে নিয়েছে কিন্তু ভিতর ভিতর তার তো যৌন চাহিদা তাকে কষ্ট দিচ্ছে সেই চাহিদা পূরণ করার জন্য অবৈধ সম্পর্ক কারোর সাথে কায়েম করে রেখেছে হতে পারে না পারে না খুব বেশি সম্ভাবনা রয়েছে যেহেতু যে উদ্দেশ্যটি রয়েছে নারীদের ক্ষেত্রে বিবাহের সেই উদ্দেশ্য পূরণ হচ্ছে না সেই জন্য বিবাহ করবেন না তবে স্বেচ্ছায় আর একটি মশলা তখন আসবে কোন মহিলা যদি জানে যে এই যুবক দেখতে শুনতে তো ভালো আর পয়সাও মাসে অনেক পয়সা আছে কিন্তু যৌন ক্ষমতা নেই আর বিবাহের প্রস্তাব দিচ্ছে আর ও জেনে শুনে ওকে বিয়ে করতে রাজি জানছে যে ওর ক্ষমতা নেই তারপর আমি ওর বিয়ে করব অসুবিধা নেই আমার প্রয়োজন নেই আর আমি গুণাও করব না তখন কি হবে হাফেজ ফতোয়া শুরু করলে মুশকিল যদিও এই ক্ষেত্রে মাসলা ঠিক আছে যে যদি স্ত্রী রাজি হয় মানে নিজের হক তাহলে কি করলো সে সে নিজের হক আর হ্যাঁ, ত্যাগ করলো হ্যাঁ নিজের যে অধিকারটা ছিল ত্যাগ করলো আমার প্রয়োজন নেই তবে তার জন্য জরুরি যে গোনা থেকে বেঁচে থাকবে গোনা থেকে বেঁচে থাকবে গোনা নাস্তা থেকে বেঁচে থাকবে তার দৃষ্টি নত থাকবে ওই মহিলার এদিক ওদিকে নজর যাবে না হ্যাঁ। মহিলার অন্য যুবকদের দিকে যাবে না হ্যাঁ দেবর ভসুর দিয়ে কাজ সারছে আর খাওয়া দাওয়া করছে স্বামীর ঘরে এইরকম যাতে করে না হয় ভাষ্যকার বলছেন একটি শুধু হুকুম বর্ণনা করেছেন আমি বিস্তারিত বললাম আল আমর বিন্নে কাহলে মানিস্তা তাও যেই ব্যক্তি বিবাহ করতে সক্ষম তার জন্য যে নির্দেশটি রয়েছে বিবাহ করতে সে আগ্রহী স্ত্রীর মুখ দেখতে সে আগ্রহী কিন্তু ফিতনার আশঙ্কা নেই গুনহার আশঙ্কা নেই হুয়া আলা সাবিল নদবে ইন্দা জমহুরিল ওলামা অধিকাংশ ওলামাদের নিকটে তার জন্য বিবাহ করা হচ্ছে মুস্তাহাব মুস্তাহ বলেছেন নাদবটা অনেক সময় মন্দব মোস্তাহাবটি অনেক মানে সুন্নাতে মহাকাদা পরিচিত হবে ফরজের বিপরীত সবগুলিকে ফোকাহারা এরকম বলে থাকেন আল্লাহ পাকে নির্দেশ হন কেহু মা তাবালিসাই মাসনা ওয়া সোলাসা ও তোমাদের পছন্দ মোতাবেক তোমরা বিয়ে করো দুই দুই তিন তিন চার চার তোমরা যদি না পারো ফাইনলাম তাস্তাদিফা ওয়াহেদা আল্লাহ পাক সুরেন্দ্রের সাথে সাদ করেছেন নম্বর তিন যদি ফাইনলাম যদি না পারো দুই দুই তিন তিন চার চার ফাওয়াহেদা তাহলে একটা বিয়ে করো আউমা ফোকাহারা বলছেন আল্লাহ বিয়ে করা জরুরি করেনি যদি বিয়ে না করতে পারো তাহলে তোমাদের দাস দাসী তো দাস দাসী তো আজকাল নাই অফ দাস দাসী দিয়ে তখন নাই কাজ চলে যাচ্ছিল আর সেটা শরীয় সম্মত দাস দাসী হইতে হবে কাদেমা নয় আজকালকার যেমন মনে করছেন অনেক জাহিল করা দাসদাসী মানে জেহাদ ফিসাবিল্লার মাধ্যমে গনিমতে যে কাফেরদের মহিলারা আসে সেটা সেটাও যিনি শাসক হবেন সেই শাসক বা শাসকের প্রতিনিধি তিনি ভাগ বন্টন করে দেবেন তারপরে সেটা বৈধ তো আল্লাহ রব আলমেন এই বিধান কোরআন করিম নাজল করেছেন যখন জিহাদ ফিসাবিল্লা বাস্তবে ছিল তখন তার বাস্তবতা ছিল এখন বাস্তবে জিহাদ ফিসাবিল্লাহ নেই বললেই চলে সুতরাং আর এই জন্যই দাসী বা দাস প্রথা নেই আল্লাহ ফাকর বলেন কোনদিন দিন ইসলামকে যদি শক্তিশালী করে মুসলিম উম্মা যদি আল্লাহর দিনের দিকে ফিরে আসে তো আল্লাহ পাকের বিধান আবার বাস্তবে ফিরে আসবে আনাসিন মালিক রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত আরেকটি হাদিস পড়ি <clears throat> ওয়ান আনাসিন মালিক রাজি আন্না নবী হামিদ আল্লাহ ওয়া আসনা আলী وقال لكني انا اصلي وانام واصوم وافطر واتزوج النساء ফামার রাকিব আন সুন্নতি ফালাইসামিনী মোত্তাফাকুল আলী বলছেন আনাস মালিক রাজি আল্লাহ হাদিসটি একটু লম্বা হাদিসটাকে সংক্ষেপ করে দেওয়া হয়েছে নবী করিম সাল্লাম কি করলেন হামেদ আল্লাহ আল্লাহ পাকের প্রশংসা করলেন ও আসনা আলহি এবং তার গণগান করলেন নবী সালাম সংক্ষেপে কখনো কখনো হামদোসানা করতেন যেমন আমরা কখনো কখনো সংক্ষেপে লম্বা ওই সুন্নতি খুদবা খুদবাতুল হাজা না পড়ে করি ওয়াকাল তারপরে বলেন যদি ছোট্ট একটি কথাও বলতে হইতো নসিহতের কথা তো আলহামদুলিল্লাহ সালাম রসুল্লাহ আল্লাহ আল্লাহ হামদোসানা করতে লাকিন্নি তারপরে বললেন দেখো আমি কিন্তু আনা ওসাল্লি আমি নামাজও পড়ি সলাত আদায় করি ও আনামো আর ঘুমায় রাত্রে তাহাজুদও পড়ি ফরজ নামাজ শুধু নয় ফরজ নামাজ ছাড়া আমি রাত্রে তাহাজুদও পড়ি এখানে তাহাজুদ নামাজ উদ্দেশ্য আর রাত্রে কিছু অংশ ঘুমাই শরীরকে তার হক প্রাপ্য দিই ও আসুম উফতেরও দিনে আমি সিয়াম পালন করি রোজাও রাখি কখনো কখনো ও কখনো কখনো দিনে পানাহারও করি ও আতাজা এবং নারীদেরকে বিয়েও করে রেখেছি একসাথে নয়টি রসুল উল্লাস রেখেছেন তার জন্য চারের বেশি বৈধ ছিল ফামান রাজেবান সুন্নতি সুতরাং কেউ যদি আমার সন্ন্যত আদর্শ থেকে বিমুখ হয় এখানে সন্ন্যত মানে ফোকাদের পরিভাষার সন্ন্যত নয় এখানে নবীর সুন্নত মানে নবীর আদর্শ সেটা কোন পরিস্থিতিতে ফরজ হইতে পারে সাধারণ অবস্থায় সুন্নত থাকতে পারে বা মোস্তাহাব হইতে পারে ফালাইসামিনী সে আমার অন্তর্ভুক্ত নয় মানে আমার দলের নয় মুসলিম নয় তাহলে কেউ যদি বিবাহকে হ্যাঁ বিবাহ নাম বিবাহ করব না তো বলবো তুমি মুসলিম না অল্প পড়াশোনা করে ফতুয়া দিলে এইরকমই হবে হাদিসে আছে ফামান রাগে বান সন্ন্যাতি ফালাইসামিনী কেউ যদি আমার সন্ন্যত থেকে বিমুখ হয় তাহলে আমার হ্যাঁ, দলের নয় আমার দলের নয় মানে ইসলাম থেকে খারিজ করে দিলেন সাধারণ অবস্থায় বিয়ে করা সুন্নত তাহলে সুন্নত থেকে যদি মুখ ফিরাই তাহলে কি কাফের হয়ে যাবে হ্যাঁ মূর্ত হয়ে যাবে না তাহলে কি বলবেন আমার দলভুক্ত না মানে আমার আদর্শ অনুযায়ী চলল না সে সাধারণ অবস্থায় এটা কখন বিবাহকে স্বীকৃতি দান করে রাগেবান সন্ন্যতি বিমুখ হয় মানে আমি বিয়ে করব না কিন্তু ওর কাছে জানতে চান কেন বিয়ে করবে না তুমি বিবাহ করা কি হারাম মনে করছো নাকি হ্যাঁ বিবাহ করা নাজাজ মনে করছো না না না না না বিবাহ যে করছে করুক আমি করব না এটাও বিমুখতা কিন্তু এই বিমুখতাই সে ইসলাম থেকে বেরিয়ে যাবে নবীর তরিকা থেকে দূরে সরে যাবে নবীর আদর্শ থেকে থেকে দূরে সরে গেল কিন্তু সেও মুসলিম পক্ষান্তরে আর একটা অবস্থার কথা বলি তাহলে এই হাদিসের ঢালার একরকম শুধু ব্যাখ্যা করা যাবে না আর একটা অবস্থা হচ্ছে যে একজন লোক বিবাহের সন্ন্যত আদর্শ থেকে বা নবীর যে কোনো আদর্শ থেকে যেটা কোরআন বা হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত এমন বিমুখ হল যে অস্বীকার করে মানি না মিট আমি বিবাহ করব না মানি না বিবাহ মানি না বিবাহ কি জিনিস তাহলে কি বলবেন তখন ফালাইসা মিন্নি মানে আমার উম্মতের না সে মুসলিম না কোরবানি একজন বলছেন কোরবানি করবেন না অনেকে এখানে ফ্যামিলি থাকে কোরবানি করে না কোরবানি করবেন না না ভাই কোরবানি করবো না কেন পয়সা নেই পয়সা আছে তো করবো না তো কি নবীর সন্ন্যত সন্ন্যতে মক্কাদা কোরবানি অনেকের কাছে অজয় ফোকাদের কাছে সন্ন্যতে মক্কাদা সহি তো যদি কোরবানি কেউ না করে তো ইসলাম থেকে খারিজ হয়ে যাবে না কিন্তু আর এক লোক বলছে যে কোরবানি আমি করব না কেন কোরবানি করবেন না আমি মানি না কোরবানি কোরবানি আবার কি লাভ কি এটা তাহলে হ্যাঁ, কি বলেন কাফের সে বোঝা গেল তাহলে রাগে বা বিমুখ হওয়া দুই রকম হইতে পারে বিমুখ হওয়া মানে অস্বীকৃতি দান করা মানি না এই বিধানকে আমি মানি না তাহলে কাফের নবীর উম্মতের না আর আরেকটা হচ্ছে যে রাগেবা মানে আমি এটা করব না বিবাহ করব না ভাই আমি অন্য কাজে ব্যস্ত আছি আমি বিবাহ বিবাহ করবো না অনেক বড় বড় আলেমরা বিয়ে করেন বড় বড় আলেমরা তাদের ব্যস্ত বাড়িগুলি লাইন করে নয় বিবির বাড়ি ছিল হুজরা আয়সা থেকে শুরু করে মহিলা সেকশনটা যে রয়েছে আপনি যখন মসজিদে নবীতে ঢুকবেন বাম হাতে যে মহিলা সেকশনটা আছে না ঘেরা আছে ওই দিকটা নবী সাজানো হুজরাগুলি ছিল নয় স্ত্রী নয়টি বাড়ি ছিল লাইন হয়ে ওই দিকটাকে এখনো মহিলা সেকশনই রাখা আছে মহিলাদের মোসাল্লা মহিলারা ওই দিক দিয়ে ঢোকে নবিসামের বিবিদের বাড়ির বাইরে এসে ইয়াস আলুনান এবাদাতিন নবীলাম নবীলামের এবাদত কি কেমন ছিল রাতে তাহাজুদ কতটা পড়তেন কত ঘন্টা পড়তেন সারা রাত পড়তেন কি পড়তেন না ঘুমাইতেন কি ঘুমাইতেন না দিনে রোজা রাখতেন কেমন তার রোজা ছিল ইত্যাদি জিজ্ঞাসা করা শুরু করলো তারা ফালাম্মা উখবেরু যখন তাদেরকে বলা হলো যে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম এইরকম এইরকম ইবাদত করতেন কান তাকাল্লুহা তারা যেন নবীর এবাদত বন্দীকে অল্প মনে করল তো সামান্য ইবাদত তো এমন তো কিছু বেশি না নবী করিম সাল্লাম সারাদিনে কত রাকাত নামাজ পড়তেন মোটামুটি জানা আছে হ্যাঁ মোটামুটি চল্লিশ রাকাত নামাজ পড়তেন তাহাজুদ বেতর এবং ফরোজ নামাজ তার আগে আর সন্ন্যতে রাত এইসব মিলিয়ে চল্লিশ রাখাতের মতো নামাজ পড়তেন কখনো সলাত উদ্দাহা বেশি হলে সেটা বেশি হইতে পারে কিন্তু অনেক অনেক দিনের হ্যাঁ কিসা কাহিনীতে রয়েছে কেউ একশো রাকাত রাতে হ্যাঁ দুশো তিনশো চারশো পাঁচশো আমাদের এই ভাই বলছে এক হাজারও নাকি পড়েছে আমি তিনশো রাকাত এক রাতে হ্যাঁ যাই হোক তিন কি বলছে এক হাজার রাকাত নামাজ পড়েছে তো সংখ্যাতে তো অনেক বেশি কিন্তু কোয়ালিটি ডাউন কোয়ালিটি পক্ষান্ত নবী সালামের কোয়ালিটি হাই কোয়ালিটির এবাদত বোঝা গেছে জীবনে আপনি একটা দুটাই হজ করেছেন কিন্তু হজের মতো হজ করেছেন কোরআন শূন্য মোতাবেক আর খুশুর সাথে এবাদতের হজ করেছেন আর অনেক ভিআইপি গুলো আমি দু দুই বছর থেকে ভিআইপি হাজিদের গাইডে ওইতে থাকি কি বলছে এতে থাকি বাংলাদেশ থেকে তাতে কিছু মন্ত্রী তারপরে এমপি আর বড় বড় যারা পুঁজিপতি তাদের নাম বলার প্রয়োজন নেই তারা থাকে গত বছর ছিল এবার ছিল ওরা প্রতি বছর হজে আসে গত বছর দেখেছি অনেকে এবার আবার ওখানে এসে দেখি মাসাল্লাহ হিলটন এসে এবার হজে প্রতি বছর হজে আসে হজ তো প্রতি বছর করে কিন্তু কেমন হজ করে তাদের কেউ কেউ ভালো করে সবাই একরকম না মাসাল্লাহ ওদের মধ্যে আশ্চর্য হয়ে গেল একজন মন্ত্রী সাহেব সকাল সন্ধ্যার জিকির আমাকে শোনাইতে লাগলেন খুব খুশি হলাম সকাল সন্ধ্যার জিকির বসে বসে আরাফার মাঠে জোহর নামাজ পড়ার পর আমাকে পাশে বসে যে শোনাইতে শুরু করলেন তো আপনি আশ্চর্য হয়ে যাবেন আপনারা অনেকে শোনাইতে পারবেন না কথা হচ্ছে সবাই একরকম নয় কিন্তু অধিকাংশ কিরকম হ্যাঁ আরামের হজ করতে চাই পয়সা আছে হজে চলে এসছে মেনাই আট তারিখের সন্ন্যত তো থেকেছে আর আরাফা থেকে এসে দশ তারিখে সকালে পাথর মেরে ওই যে মক্কা গিয়েছে আর ফিরাফিরি নাই মক্কায় কিছু ভাড়া করে নিয়েছে ছেলেদেরকে যে কি করবি পাথরটা মেরে দিবি আর হ্যাঁ, পয়সার তো অভাব নাই একদিনের পাথর মাথায় পাঁচশো রিয়েল বা হাজার রিয়েল বের করে দিয়ে দিল খুশিতে মারবে আর আরো মজার কথা পাথর মারার জন্য বদল প্রথম কথা অক্ষম ব্যক্তি যে মারতে পারছে না তার বদল চলবে বোঝা গেছে দুই নম্বর কথা যেই ব্যক্তি বদলে মারবে সেই ব্যক্তিকে হাজি হইতে হবে আর বাইরে একজন লেবার রাস্তাঘাটে ক্লিন করেছে পাথর মারতে চলে এসছে কার পাথর হজও করেনি এই বছরে এই বছর হজ করেনি আশ্চর্য হাস্য করে অবস্থা দশ তারিখের পরে যে রাতটা এগারো তারিখ তা তো এলো না বারো তারিখের রাতে দুই রাত কমপক্ষে থাকতে হবে অধিকাংশ আলমাদার নিকটে ওয়াজেব আর যদি সুন্নাতে মাক্কাদাও হয় যেমন কিছু মজাবে আছে তো সেটাও রাসুল্লাহ আমি এই কথা দিয়ে অনেক ওই সব কার সন্ন্যত বলেন দেখি যখন ওদের মধ্যে কে বলছে না শেখ এটা কি অজেব না সন্ন্যত আমি বলি সন্ন্যতি যদি সাপোজ মেনে নিলাম আপনার যে সন্ন্যত ধরে নেন যে সন্ন্যত কার সন্ন্যত এই কার সন্ন্যাদ বলে এমন নক করেছি তাদের মগজে দেবাগে হিলিয়ে দিয়েছি দেবাগকে কথা তো ঠিকই নবীর সন্ন্যত নবীর সন্ন্যত ছেড়ে হিলটনে শুয়ে থাকবা লেবু সুন্নত ছেড়ে ফাইভ স্টারে বসে থাকবো জমজম টাওয়ার আর এখানে মেনে আসবো না নবীর সন্ন্যত ছেড়ে বসে থাকবো না যার ফলে আলহামদুলিল্লাহ অর্ধেককে ফিরেতে পেরেছি অর্ধেককে তাদেরকে মেনাতে আবার ব্যাক করাতে পেরেছে না আর অনেকে বলছে যে ঠিক আছে এত ক্লান্ত হইতে পারবো যাবো না পাথর মেরে এখানে খেয়ে গেলাম ঠিক আছে তফ হেফাজা পরে করো তাও ভালো কিন্তু রাত এখানে থাকেন তফ হেফাজা এগারো তারিখে করেন সবচেয়ে ভালো আপনি যদি একটু মনে করেন যে এগারো তারিখে ফজল নামাজটা গিয়ে হারামে পড়েন আর গিয়ে আরামে তখন একটু হালকা থাকবেন করেন ফ্যামিলি যেহেতু আছে বা বাচ্চারা আছে ইত্যাদি তো যারা এসব বুঝে তাদের কাছ থেকে যদি পরামর্শ নেয় হজটাও তাদের সুন্দর হয় কোয়ালিটিও সুন্দর হয় আর তারপরে হজটা কবুল হজে মবরুর হয় কিন্তু পয়সা আছে হজ তো অনেক করেছে কিন্তু কোয়ালিটি সব ডাউন কোয়ালিটি মেডিয়ান চাই না চাইনা চাই না হজ জি মেডিয়ান মদিনা নয় জি মদিনা হইতে হবে মদিনা হইতে হবে চাইনা হইলে হবে না নবী এবাদত বন্দী কি তিনজন নতুন নতুন মুসলমান সবাই ছিল খুব কম মনে করলো যে অল্পই তো তবে আমরা তো গুণাগার আমাদের আরো বেশি করতে হবে ফাঁকা আলু তারা বললো নবী সাল্লাম আমরা কোথায় আর নবী কোথায় নবী ইবাদত করুক আর না করুক তার সব পার কিন্তু আমাদের চলবে তার আগের পরের ভুল ভ্রান্তি আল্লাহ ক্ষমা মার্জন আর ঘোষণাই করে দিয়েছেন ওনার এবাদত থাকা নাই থাকে তা তেমন কি হলো উনি তাহাজুদ পড়লে কি না পড়লে কি সারা রাত যদি ঘুমানো অসুবিধা কিন্তু আমাদের সারা রাত এবাদত করতে হবে সারা জীবন ধরে রোজা রাখতে হবে বিবাহ সাদী করলেই বাধা এই নারী জাতি এবাদবন্দিগিতে বাধা বিয়েই করব না এই সব যখন করলো না বিশ্বাস সেই সময় পৌঁছে গেছেন তাদের একজন বলল আমি ফাউসাল্লিল্লাহ আবাদা সারা রাত ধরে সারা জীবন নামাজ পড়বো আবাদার কখনো ঘুমাবো না কালাল আখার দ্বিতীয় ব্যক্তি বলো আনা আসম উদ্দাহারা ওয়ালা উফতির আবাদা আমি সারা জীবন ধরে রোজা রাখবো প্রতিদিন রোজা রাখবো কখনো দিনে পানাহার করব না ইফতার করব না ইফতার মানে পানাহার করা রোজা ভঙ্গ করা ওকাল আখার আর তৃতীয় ব্যক্তি বলল আনা আতাজেলুনিসা ফালা আতাজাউজ আবাদা আমি আমার ঘরে গিয়ে এখন স্ত্রীগুলিকে সবগুলিকে বাপের বাড়ি বিদায় করে দিব আর তাদের থেকে আলাদা হয়ে যাব জীবনে আর বিয়ে শাদী করবো না আতাজেলুন্নেসা বলে তার মানে ওরা অলরেডি বিবাহিত ছিল বলছে আর রাখবো না এগুলোকে সবগুলিকে বাপের বাড়ি নিয়ে যা আর রাখবো না তোরাই হচ্ছে ঝামেলা তোদের জন্য এই মতবন্দীতে বাধা এইরকম ধারণা তাদের জীবনে বিয়ে করব না ফাজা রসুল্লাহাম সেই সময় রসুল বাইরে ছিল পৌঁছে গেছেন ফাঁকালা এসে একটু শুনতে পেয়েছেন কি বলছে যেন এরা আন্তুমুল্লাজিনা কুলতুম কাজা কাজা তোমরা এই কথাগুলি বললে হ্যাঁ রসুল আল্লাহ আমার শুনে রাখো সাবধান ওল্লাহি আল্লাহর কসম করে বলছি ইন্নি আকশা কুমলিল্লাহ আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি ও আতকা কুমলাহু এবং আল্লাহর জন্য সবচেয়ে বেশি আমি তাকুয়া অর্জন করি তোমাদের মধ্যে লাখেননি তারপরেও আসুমো উফতেরু রোজাও রাখি মাঝে মাঝে আর দিনে পানাহারও করি ওসাল্লি ও আনাম আর রাতে কি করি ওই যে হাদিসটা শেষ দিকটা এখানে আছে কি করি আমি ওসাল্লি আনাম আমি নামাজও পড়ি রাতে তাহাজ পড়ি তাহাজ ছাড়তেন না নবী সাল্লামের তাহাজ্যদ কয় রকম ছিল আল্লাহ সুরে মোজাম্মেলে বলেছেন নবী সাল্লামের তাহাজ্জুদ ছিল তিন রকম কি কমিল্লাইলা ইয়া আইহাল আলাই এই তিন রকম মানে অর্ধেক রাত তাহাজুদ পড়তেন নবী করিম সাল্লাম রাতকে মাগরেব থেকে ফজর পর্যন্ত দুই ভাগ করে অর্ধেক রাত তারপরে আবিন কুসমিন কালিল অথবা এর চাইতে কিছু কম করো আল্লাহ বলছেন আয়াত আমল করেন নবীলাম এর কম মানে অর্ধেকের কম কি এক তৃতীয় অংশ রাতকে তিন ভাগ করে রাতের তিন ভাগের এক ভাগ এক তৃতীয় অংশ নামাজ পড়তেন আর দুই তৃতীয় অংশে কিছু সময় জেগে থাকতেন বিবিদের সাথে কথা বলতেন কিছু সময় ঘুমাতেন আর আউজিদ আলী আল্লাহ বলছেন অথবা যে দুটো বয়ান করেন এর চাইতে বেশি করো কারণ এর চাইতে বেশি কতটা দুই তৃতীয় না না সারা রাত না কখনো না দুই তৃতীয় অংশ দুই তৃতীয় অংশ তিন ভাগ করে রাতকে রাতকে তিন ভাগ করে দুই ভাগ নামাজ পড়েন আর এক ভাগ আপনি ঘুমান তাহলে রাত যদি আজকাল সন্ধ্যা হয়ে যায় পাঁচটায় ধরেন হ্যাঁ, পাঁচটা সোয়া পাঁচটা মানে পাঁচটা থেকে আর ফজর হচ্ছে চারটা বিশ তাহলে চারটা ধরেন পাঁচটা থেকে চারটা কয় ঘন্টা হইল নয় ঘন্টা নয় ঘন্টাকে যদি তিন ভাগ করা যায় তাহলে কয় ঘন্টা নামাজ সবচেয়ে বেশি সংখ্যা ছয় ঘন্টা তাহাজুদ পড়তেন নবী করিম সাল্লাম দুই অংশ অথবা নবী সাল্লাম কয় ঘন্টা তাহাজুদ পড়তেন হ্যাঁ নয়কে অর্ধেক করেন হ্যাঁ তাহলে সাড়ে চার ঘন্টা তাহাজুদ পড়তেন আর কখনো কখনো এক তৃতীয় অংশ পড়তেন তাহলে কত হইতো তিন ঘন্টা তাহাজুদ পড়তেন আর আমাদের মধ্যে কেউ এক ঘন্টা তাহাজুদ পড়ার লোক আছে কি আলাই ইসলামিন কুমরাজলুন রশিদ হ্যাঁ, আল্লাহ পাক তৌফিক দান করেন আল্লাহ তৌফিক দান করেন তিন ঘন্টা হ্যাঁ আর তারপর কি বললাম হ্যাঁ তিন ঘন্টা সাড়ে চার ঘন্টা ছয় ঘন্টা এগুলি বাদ দেন এক ঘন্টা তাহাজুদ পড়ার লোক চায় আপনাদের মধ্যে আল্লাহ যেন তৌফিক দান করেন বেশি না এক ঘন্টা আল্লাহ পাক তাজুদ বড় তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন এই হাদিস থেকে বোঝা যায় যে ইসলাম ধর্ম বৈরাগ্যের ধর্ম নয় রোহবাল্লাহ রোহবানিয়াতে ফিল ইসলাম কি হাদিস ইসলামে সন্ন্যাসীবাদ হ্যাঁ সন্ন্যাসবাদ বা বৈরাগ্যবাদ নেই ইসলামের সংসারের সাথে সম্পর্ক থেকে সমাজের সাথে সম্পর্ক রেখে পরিবারের সাথে সম্পর্ক রেখে ছেলে মেয়ে স্ত্রীর সাথে সম্পর্ক রেখে আল্লাহর এবাদতকে সুন্দর করতে হবে আল্লাহর এবাদত যেগুলি মসজিদ ভিত্তিক এবাদত বা নিছক খালেস এবাদত মাহাজা যেগুলো খালেস এবাদত সেগুলি ছাড়াও যেগুলি সাংসারিক কাজ পারিবারিক কাজ অথবা সামাজিক কাজ হ্যাঁ রুজি রোজগারের কাজ অর্থ হালাল রুজি উপার্জন করা এই সবগুলিতে যদি আল্লাহর সন্তুষ্টি কামনা থাকে নিয়তে সলেহা থাকে তাহলে সেগুলিও আদার থেকে এবাদতে পরিণত হয় কে যায় এবাদত হয়ে যায় সেগুলিতেও নেকি হয় এই মর্মে অনেক দলিল রয়েছে তার মধ্যে একটি হচ্ছে নবী কেন স্যার বলছেন হাত্তা লোকমা ওই লোকমাটি হ্যাঁ যেটা কি করো তাজা ওহা ফি ফি ইমরা তোমার স্ত্রীর মুখে দাও স্ত্রীর মুখে লোকমা দাও মানে লোকমা উঠিয়ে উঠিয়ে খাওয়াইবেন এটা বোঝানো হয়নি শাব্দিক অর্থ বোঝানো হয়নি কখনো আপনি সে আপনি একটু করেন সেটা আলাদা কথা কিন্তু এটা বোঝানো হয়নি কি বোঝানো হয়েছে যে একবারের খাবারের স্ত্রীর জন্য যে ব্যবস্থা করছেন এই যে মাসের খরচটা আপনি আপনার স্ত্রী ছেলে মেয়ের পাঠাচ্ছেন সেটাও কি সাদাকা নবী বলেছেন সাদাকা আরো হাজি অফি বুঝে হাদেকুম সাদাকা তোমাদের লজ্জা স্থান দিয়েও সাদকা হইতে পারে লজ্জা স্থান দিয়ে কি কিসের সাদাকা আবার নাকি হবে কোন সাদকা হবে বলেন সাহাবিরা বুঝতো ইয়ারাসুর আল্লাহ আয়াতি আদনা শাহুয়া তাহু ওহু আলী হে সাদাকা নিজের ভোগ বিলাস করবে আর কাম যেটা ভাবতার রয়েছে জনচাহিদা রয়েছে সেই জনচাহিদা পূরণ করবে আর তার সাদকা আবার হবে ও তো মজা মারল আপনার সাদকা কিসের সাদকা কিসের নবী করিম সাল্লাম বলছেন আর আরাই হারাম আচ্ছা বলো তো এই হালালটা না করে হারাম জায়গায় চলে যেত হ্যাঁ প্রেম করতে শুরু করতে বলছে না বিয়ে করেছে বিয়ে করেনি তো কেন বিয়ে করবেন না বলছে প্রয়োজন না গার্লফ্রেন্ড আছে হ্যাঁ আমি পশ্চিমা মুসলমান পশ্চিমা মুসলমান মানে পশ্চিমা দেশে বাস করেও না পশ্চিমা সভ্যতার মুসলমান নামে মুসলমান আব্দুল্লাহ আব্দুর রহমান কিন্তু ইয়াহুদ্দিন আসারা আর কাফের মুশ্রেকদের ধর্মে বিশ্বাসী হ্যাঁ বোঝা গেছে কেউ যদি বিয়ে করে তো অপরাধ কিন্তু গার্লফ্রেন্ড থাকলে স্কুল কলেজ লাইফে প্রেম করলে অসুবিধা নেই প্রেমটা যে যে না বুঝি না যে যে না অধম মুসলমান যখন হারামে গেলে পাপ হইতো হারাম থেকে বাঁচার জন্য সে সহবাস করেছে তাহলে কি হবে না সাদকা হবে না সাদকা হবে তাহলে দুনিয়া নিছক দুনিয়াদারির কাজেও সব পাওয়া যায় নাকি পাওয়া যায় সাদকার নাকি ইমাম ইবিন তাইমিয়া রহমতুল্লাহ আলের এই কথা দিয়ে শেষ করছি বলছেন আল এ রাজো আনিল আহলি ওয়াল আউলাদিমা ইহিবুল্লাহ রাসুল কেউ যদি স্ত্রী এবং ছেলে মেয়ে থেকে বিমুখ হয় বিয়ে শাদী করবো না ঝামেলা শেষ নেই ছেলে মেয়ে বেশি ছেলে মেয়ে নেবো না ঝামেলা শেষ নেই বেশি ছেলে মেয়ে নেবো না ঝামেলার শেষ নেই ছেলে মেয়ে নিলে রুজি রোজগার করতে হবে আর তাদের জন্য এই হাসপাতাল নিয়ে যাও এই চিকিৎসা করো তো এই করো স্কুলে দিয়ে আসো নিয়ে আসো কত ঝামেলা আর ওইসব এবাদতেও বাধা টেনশন ওইসব করব না ফ্রি হয়ে এবাদবন্দি করব। বলছেন তিনি বহুল্লাহ রাসুল এটা আল্লাহ পছন্দ করেন না সংসার ত্যাগী হবি এ করবো না ছেলে মেয়ে নেব না বেশি আর তার রাসুলও পছন্দ করেন না দিন আম্বিয়া এবং নবী রসুলগণের এটা দিনও না রসুল নবী রসুলগণের দিনও নয় সংসার ত্যাগী হওয়া বিবাহ না করা বা বিবাহ করেছি কিন্তু ছেলে মেয়ে নেব না বাঁধা দেখে বিয়ে করা এমন বংশ পরিবার দেখে বিয়ে করা যে ওই বংশে একটা দুটা ছেলের বেশি যেন না থাকে আজকাল এরকম বিয়ে করছে যারা দ্বিতীয় বিয়ে করেছে অনেকে এরকম আছে দেখছে যে এই মেয়েটা সম্পর্কে জানে যে বাচ্চা হবে না সেই জন্য বিয়ে করেছে কারণ বাচ্চা হলে তো আবার বেড়ে যাবে তখন দায়িত্ব বাড়ে না না না বাচ্চা হবে না দেখে বিয়ে মাঝা দেখে বিয়ে করেছে আল্লাহ কোনোদিন বরকত দেবে না নিয়তটাই খারাপ যাতে বাচ্চা না হয় ওইরকম দেখে বিয়ে করেছে অথবা বিয়ে করেছে বেশি যেহেতু বাচ্চা নেব না দেখরে এই পরিবারে আর এই পরিবারে তার ছটা সাতটা মেয়ে আবার চার পাঁচটা ছেলে না না না না না না এত ছেলে মেয়ে হয় এই পরিবারে বিয়ে করা যাবে না ছোট পরিবার দেখে বিয়ে করতে হবে যাদের দুটো একটা করে ছেলে মেয়ে আছে হ্যাঁ শ্বশুরের একটা ছেলে একটা মেয়ে হ্যাঁ, এই পরিবারে বিয়ে দিতে হবে জমি জায়গা ধন সম্পদ অনেক কিছু পেয়ে যাব রকম নিয়তে যদি কেউ বিয়ে করে তাহলে আল্লাহ বরকত দেবেন না তার অসৎ নিয়ত তো স্ত্রী এবং ছেলে মেয়ে এবং তাদের দায় দায়িত্ব থেকে বিমুখতা আল্লাহর দিন নয় আল্লাহ পছন্দ করেন রসুলও পছন্দ করেন না আম্বিয়া রসুলগণের দিন নয় মহান আল্লাহ সুরায় রাদের আয়ত নম্বর আটত্রিশ এর সাদ করছেন ওয়ালাকাদ আরসালনা রসুলান আমি রসুলগণকে পাঠিয়েছি মিন কে হে নাবি তোমার পূর্বে ওয়াজে আল্লাহ আলহম আজওয়াজা ওয়াজুরিয়া এবং তাদের স্ত্রীও আমি করেছি আর কি করেছি অজুরিয়া তাদেরকে সন্তান সন্ততিও দিয়েছি তাদেরকে স্ত্রী দিয়েছি তারা বিবাহ সাদীও করেছে আর তারা ছেলে মেয়েও নিয়েছে সুতরাং বিবাহ সাদী করতে হবে আর ছেলে মেয়েও নিতে হবে আল্লাহ ফাকরাবুল আলমিনের বড় নিয়ামত ধন সম্পদ চাইতে বড় নিয়ামত হচ্ছে ছেলে মেয়ের নিয়ামত আল্লাহ ফাকরাবুল আলম যেন এই বিষয়টি বুঝার তৌফিক দান করেন আল্লাহ রবুল আলমিন সমস্ত রকমের গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন যুবকদেরকে যেসব ভাইরা যুবক হয়েছেন বিয়ে শাদী করতে পারেন তাদেরকে যুবতীদেরকে গোনা থেকে বেঁচে থাকার তফিক দান বিশেষভাবে যেসব ভাইয়েরা নিজের পরিবারের সাথে থাকতে পারছেন না আল্লাহ পাক তাদেরকে গোনা থেকে বিশেষভাবে যেন বাঁচিয়ে রাখেন প্রত্যেক মুসলিমকে আল্লাহ পাক রাবুল আলমিন তাদের উত্তম চরিত্র গঠনে তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের সমস্ত রকমের বালা মুসিবত দূর করেন আল্লাহ পাক রব আমাদের রিজিকে যেন বরকত দান করেন আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজন আত্মীয় স্বজন সবকিছু আল্লাহ পাক যেন বরকত দান করেন আল্লাহ পাক রব্বুল আলমী দুনিয়া আখিরাতে সার্বিক কল্যাণ আমাদের দান করেন রব্বানা আতেনা ফি দুনিয়া হাসানা ফিল আখিরাতে হাসানা ওয়াকিনা আযাবান্নার সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকাল অধিকাংশ সরকার মুসলিম সরকারগুলি মুসলিমদের কথা বাদ দেন মুসলিম সরকারগুলি এই আইন করে রেখেছে আঠারো বছর আগের বিয়ে দেওয়া যাবে না মেয়েদের ছেলেদেরও বয়সে নির্ধারণ আছে নাকি একুশ বাইশ এরকম কিছু নির্ধারণ আছে একুশ একুশ হইতে হবে না হলে বাল্য বিবাহের অপরাধে সেটা শাস্তি হতে শাস্তিযোগ্য সেটা আঠারো বছরে যদি আমরা মেয়েদের বিবাহ দিয়ে দি যেটা সরকার অনুমতি দিচ্ছে তাহলে অনেক গুণা কমে আসবে ভালো করে মনে রাখেন শুধু আঠারো বছর যে সরকার আইনটা তৈরি করেছে তাদের ইসলাম বিরোধিতা যদি উদ্দেশ্য না থাকে বরং ততদিন পর্যন্ত একটা মেয়ে কিছু লেখাপড়া করেনি একুশ বছরে যে আইনটা করেছে আঠারো বছর বয়সে দাড়ি মজ কিছুই গজায়নি এই মজে কালি টালি দিয়ে কালো করে পাসপোর্ট বানিয়ে তারপরে বিদেশে আসছে বুঝছেন আমি জানি অনেক এই ছেলেকুল দেখেছি তোমার বয়স কত বলছে জানি আঠারো বছর তুমি আসলে কি করে বলছে যে পাসপোর্ট হবে না তখন কালি দিয়ে মজ মানে তো এটা সরকারও চাই না আল্লাহ চাই না আঠারো বছরের ছেলে কেন রুজি রোজগারে আসবে খুব মায়া লাগে ওইসব ছেলে দেখে আঠারো বিশ বছরের ছেলে কাজে আসবে কেন কাজে আসবে লেখাপড়ার সময় পড়াশোনা করো বড় হওয়ার চেষ্টা করো তোমার দ্বারা তোমার উম্মতের ফায়দা হবে দিন দুনিয়ার ফায়দা হবে সুতরাং দিন শিখা যদি জাতিকে উপকৃত করতে চায় অথবা দুনিয়া শিখে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে দেশকে শক্তিশালী করতে চায় সমাজকে শক্তিশালী করতে চায় মুসলিমদের সেবা করতে চায় জনকল্যাণমূলক কাজ করতে চায় অনেক নেকির রাস্তা রয়েছে সুতরাং এত তাড়াতাড়ি একটা ছেলে বিয়ে করে নেবে এটা শরীয়ত বলেন না সুতরাং মানে সরকার যদি আঠারো বছর আইন করে থাকে একুশ বছর এটা আমি অপরাধ মনে করি না অপরাধ মনে করি না আপনার দায়িত্ব হচ্ছে একটা মেয়ের মেন্স হয়েছে মাসিক হয়েছে সাবালিকা হয়ে গেছে ধরেন বারো বছর বয়সে সাধারণত এগারো বারোতে হয় বারো বছরে বারো থেকে নিয়ে আঠারো পর্যায়ে ছয় বছর বাপ মায়ের দায়িত্ব বেড়ে যায় আপনি ভালো নজর রাখেন ভালো তরবিয়ত দেন এবং অবাধ মেলামেশার সুযোগ না দিয়েন না আপনি সহশিক্ষায় পাঠায়েন না কেন ওই স্কুলে পড়াবেন যেখানে ছেলেরা যুবকরা পড়ে আরাম আপনার জন্য কেন পড়াবেন আপনি আপনার অপরাধটা নজরে আসে না শুধু সরকারের অপরাধ বড় করে নজরে আসছে ভুল কথা বুঝেছেন আমি সরকারকে বাড়ি বলছি না বহু পাপে তার জড়িয়ে আছে কিন্তু কথা হচ্ছে যে এই ক্ষেত্রে এমন কোন অপরাধ নাই তাতে আপনাদের কল্যাণ উদ্দেশ্য রয়েছে হয়তো আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ মঙ্গল হোক এটা হচ্ছে সরকারের হয়তো উদ্দেশ্য আমি তাদের সৎনিয়তের কথা সৎনিয়ত অবশ্যই থাকতে পারে আর মানুষের সম্পর্কে হুসনে জান সবসময় সুধারণা রাখতে হবে সরকার হোক অথবা জনসাধারণ জনগণ হোক সুতরাং আপনাদের যখনই ছেলে মেয়ে সাবালক সাবালিকা হচ্ছে কড়া নজর রাখতে হবে টিভি দেখতে চলে যাচ্ছে আপনার মেয়ে অথবা ছেলে কয়েক ঘন্টা প্রতিবেশীর ঘরে গিয়ে টিভি দেখে আসতো কেন যাবে আধা ঘন্টার জন্য যাবে না কেন যাবে এই রোগ আর এগুলি দিয়ে বহু পাপ হচ্ছে রাস্তাঘাটে চলে যাচ্ছে কোথায় গেছে হ্যাঁ গেছিলাম বাইরে একটু বন্ধুর সাথে বন্ধুর সাথে কেমন বন্ধুর সাথে ঘোরাফেরা করে খোঁজ নেন এটা জায়েজ জিনিস এটা ইয়ে না ওই গোয়েন্দাগিরি করার নাই সন্দেহ করার নাই কিন্তু আমার আমার দায়িত্ব আছে আমাকে আল্লাহ শুনে জবাব দিতে হবে কোথায় গিয়ে কয়েক ঘন্টা কাটিয়ে আসলো আমার ছেলে অথবা আমার মেয়ে যাচ্ছে টিউশনে যাচ্ছে টিউশনে আবার পুরুষের কাছে কেন টিউশনে যাবে আবার টিউশন গিয়ে ছেলে মেয়ে একসাথে কেন পড়বে মেয়েরা মহিলা টিচার কাছে টিউশন পড়বে তারপরে টিউশন পড়ার জন্য সবচেয়ে ভালো আপনার বাড়িতে পড়ান আপনার চোখের সামনে এইরকম বহু বিষয় রয়েছে যেগুলি দায়িত্ব আমাদের রয়েছে সুতরাং এটি বড় বিষয় আর আর একটা যে বিষয় বললেন যে মাসিক হয়ে যাওয়ার পরে যদি কোনো গুণা হয় অথবা সাবালক ছেলে হয়ে যায় তারপরে গুণা হয় তো বাপের মায়ের গুণা হবে না এরকম কিছু নয় আপনার আপনি ভালো তার দেখাশোনা করছেন তারপরে এত ভালো তরবিয়তের পরেও যদি পাপ করে দেয় তো আপনার যদি দায়িত্বে কোন রকমের শিথিলতা না থাকে অবহেলা না থাকে গাফিলতি না থাকে তো আপনাকে আল্লাহ সামনে জবাবদিহি করতে হবে না কিন্তু আপনি যদি গাফিলতি করেন তো জবাব দিতে হবে আমি ভালোভাবে তরবিয়ত করলাম নু আলি সাল্লামের ছেলে কেনারের মতো যদি হয়ে যায় আল্লাহ না করে তাহলে আমার কি দোষ হলো আপনার কি দোষ হলো বোঝা গেছে তা নু আলি সাল্লামকে জবাব দিতে হবে নাকি তোমার ছেলে কেন কাফের হইলো লুত আলাইসালামকে জবাব দিতে হবে নাকি যে তোমার বিবি কেন কাফের হয়ে না কখনো না আমাদের ভাই বলছেন যে আমাদের দেশে যে শিক্ষা প্রতিষ্ঠান মহিলাদের জন্য করবো শিক্ষিকার অভাব রয়েছে শিক্ষিকার প্রথম কথা অভাব দুনিয়ার শিক্ষার ক্ষেত্রে অভাব হবে না যথেষ্ট মহিলা আজকাল মহিলারা শিক্ষা আগে বেড়ে আছে মহিলারা বেশি মেয়েরা বেশি মেহনত পরিশ্রম করে রেজাল্ট সৌদি আরবের সৌদি আরবের ক্যালকুলেশন বলছি এখানে মেয়েদের রেজাল্ট ছেলেদের চেতে বলো মেয়েদের রেজাল্ট ছেলেদের চাইতে ভালো অন্য অন্য দেশে দেখেন তো বাংলাদেশের কথা বলছেন হ্যাঁ কারণ মেয়েরা ওই ওই ওই এই মোবাইল নিয়ে আর এই ঘুরে বেড়া আর এই করা সেই করা সময় নষ্ট কিন্তু করে না কিন্তু ছেলেরা এই করে যার ফলে ওদের অনেকটা সময় তাতে নষ্ট হয়ে যাচ্ছে তো প্রথম কথা এই এটি তারপরে যদি শিক্ষিকার অভাব হয় তার ব্যবস্থা রয়েছে বিকল্প ব্যবস্থা রয়েছে পর্দার আড়াল করে পুরুষ পড়াইতে পারে যেগুলো ভালো মাদ্রাসা কোরআন হাদিসের মাদ্রাসা রয়েছে এখন বোখারি পর্যন্ত বোখারি পড়ার জন্য মহিলা টিচার আজ পর্যন্ত বাংলাদেশে পাবেন না ভারতে খুঁজে পাওয়া যাবে না আমাদের বড় একটা মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা এখন সেই মাদ্রাসাটা চালায় আমাদের আত্মীয় স্বজনরা তো সেই মাদ্রাসাতে এখন বোখারি পর্যন্ত পড়া হয় কোথায় টিচার মহিলা টিচার তো মহিলা টিচার খুব বেশি তো মেশকাতটা ভালো করে পড়াতে পারবে না তাহলে এই বড় বড় কিতাবগুলি ফেখের হাদিসের তার সেরে কি করে পড়াবে মুশকিল আর পড়ালেশিবে সে আদায় করবে না প্রোডাকশন ভালো হবে না দুর্বল হবে দুর্বল থেকে দুর্বলই পয়দা হবে না সবল পয়দা হবে খুব কম তখন পর্দার ব্যবস্থা করা হয়েছে পর্দার দুটো তরিকা একটা সবচেয়ে ভালো তরিকা আছে যে পর্দা দিয়ে দেন পর্দা দিয়ে তারপরে পর্দার আড়ালে মেয়েরা বসুক সাবালিকে মেয়েরা তারপর ছাত্রীরা তারপর পড়াশোনা করুক সৌদি আরবে এখানে যে আপনার এই থার্টি সেভেন সাবাসাল আসছিলেন কুলিয়াতুল বানার ছিল এখন ইউনিভার্সিটি হয়ে গেছে ওটা আগে ছিল গার্লস কলেজ ছিল এখন গার্লস ইউনিভার্সিটি কিন্তু ওটা দামাম ইউনিভার্সিটি গার্লস তো সেখানে পুরুষ প্রফেসর আছে সৌদি আছে নন সৌদি আছে একজন ইন্ডিয়ান ডক্টর জাভেদ সাহেব ছিলেন মারা গেছেন রহমহল্লা সহি আকিদা ছিলেন আমাদের সেন্টারে উর্দু সেকশনের মাঝে মাঝে এসে বক্তব্য করতেন আর ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের সাথে ছিল উনি তো ওনার কাছ থেকে জানি যে ওনারা বক্তব্য কেমন ওই গেটে গিয়ে যেখানে সিকিউরিটি বসে সেখানে টিচার রুম আছে পুরুষ টিচারদের রুম আছে সেখানে গিয়ে স্পিচ করেন বা ক্লাস নেন আর টিভিতে টিভিতে গিয়ে ক্লাসরুমে মেয়েদের মাঝে দেখানো হয় আর তারপরে ওতেই তারা প্রশ্ন করতে পারে সেখান থেকে প্রশ্ন করতে পারবে উত্তর পাবে এইভাবে পড়াশোনা হয় সৌদি আরবে তাহলে পুরুষ টিচার পড়াচ্ছে এইভাবে পড়াচ্ছে পর্দার আড়াল থেকে পড়াচ্ছে ওয়াইজাস আলতো মোহন নামাতা আন ফাস আলু হুন্নামি মারাই হেজাব সুরাই হাজাব আল্লাহাক বলছেন মহিলাদের কাছ থেকে কোনো কিছু নেওয়া দেওয়ার যদি প্রয়োজন হয় শিক্ষা দেওয়া নেওয়ার প্রয়োজন হয় হতে পারে যে মহিলা ভালো তার কাছে এমন বিদ্যা আছে যে বিদ্যার পুরুষদের প্রয়োজন রয়েছে তো মহিলা টিচারে পড়াবে পুরুষদেরকে পড়াতে পারে কিন্তু ফাঁস আলু হন না মেম ওরাই হেজা পর্দার আড়াল থেকে পর্দার আড়াল থেকে ছাত্রীদেরকে শিক্ষকে পড়াবে পুরুষ টিচারে পড়াবে তাহলে মেম ওরাই হেজা পর্দার আড়াল থেকে পড়ে কোরআনে সমাধান রয়েছে এটা আর একটা তরিকা হচ্ছে যেটা কোন কোনো মাদ্রাসায় করেছে যদিও এটা পছন্দনীয় না সেটা হচ্ছে পর্দা দিয়ে রাখেনি অথবা এইরকম টিভির অবস্থা পর্দার আড়াল থেকে না অন্য রুমে বসে পড়াচ্ছে যেমন আমাদের এখান থেকে দর শুনছে না শুনছে না আমাদের বোনেরা শুনছে পর্দার আড়ালে দূরে কোন সম্পর্ক না আমাদের সাথে আর এক রুমে বসে সেখানে টিভি দেওয়া যেতে পারে তো এই হচ্ছে একটা তরিকা বললাম আর আর একটা তরিকা যেটা বলছিলাম সেটা হচ্ছে বোরখা পরে সামনে বসে যাওয়া এটাও দেখেছি বেশ কিছু মাদ্রাসা আমি অনেক মাদ্রাসা এরকম ভিজিট করেছি তো দেখছি যে বোরখা পরে আর পুরুষ টিচারে পড়াচ্ছে বড় কিতাব পড়াইতে পারবে না মহিলা টিচারে তা পড়াচ্ছে কিন্তু বোরখা পরে যদিও বোরখা পরে থাক চেহারা ঢেকে থাক এতে কিছুটা ফিতনার আশঙ্কা আছে এটা অগতির গতি এটা না করাই উচিত হবে তবে কিছু কিছু মাদ্রাসাতে আমি দেখেছি যে এরকম মহিলা মাদ্রাসাগুলিতে করছে আল্লাহ আলম জি আমাদের ভাই জিজ্ঞেস করছেন যে আমাদের দেশে বিয়ে শাদির সময় অনেক ডিমান্ড থাকে মেয়ের পক্ষ থেকে যে অলংকার দিতে হবে এখানে ওর চাইতে বেশি ডিমান্ড থাকে এক লাখ রিয়াল মোহর দিতে হবে ঘর বাড়ি সাজিয়ে দিতে হবে হ্যাঁ ফার্নিচার এইরকম হইতে হবে আর ইত্যাদি ইত্যাদি কেমন গাড়ি আছে ওই ছেলের কাছে গাড়ি আছে কি না ইত্যাদি অনেক কিছু আছে তো কথা হচ্ছে যে চাওয়ার অধিকার আছে আর বিবাহ সাদীটা হচ্ছে আপনার ব্যবসা বাণিজ্যের আগদের মতো কথা সত্য বলেছি আগদে নিকা হচ্ছে আগদে বাইয়ের মতো আপনার কাছে একটা মোবাইল আছে ভালো দামি মোবাইল খুব পছন্দ হইল আপনার কাছে খুব পছন্দ কত টাকা নেবেন তারপর সে দু হাজার রিয়াল নেব আমার কাছে এক হাজার রিয়াল আছে দেওয়ার মতো আমি বললাম পোষাইল না মাস নেব না আমি কথা বলছে কত টাকা দিতে পারবেন এক হাজার টাকা দিতে পারবো দিলে দেন না হয় না ঠিক আছে আপনার পোষিয়ে গেল আপনি এক হাজারে দিয়ে দিলেন ঠিক বিয়ে সারি ওই রকম বিষাদের প্রস্তাব দেবেন আর তারপরে তারা কি চাইবে এতটা গয়না চাই আর এত টাকা মোহর চাই এই চাই সেই চাই আপনি বলবেন যে আমি এতটা দিতে পারবো যদি পোষাই তো দেন আর না হলে গেলাম জি হ্যাঁ অবশ্যই অবশ্যই প্রথমে চুক্তি করতে হবে আল মুসলিম আলা শুরুতে সহি বুখারিতে একটি হাদিস রয়েছে মুসলিম নিজের শর্তের উপর অটল থাকবে মেয়ে পক্ষ তরফ থেকে মেয়ে পক্ষ থেকে হোক অথবা ছেলে পক্ষ থেকে আল মুসলিম আল্লাহ শরীর যেই শর্তের ওপর আপনি অদা করে দেবেন পুরা করতে হবে পাঁচ লাখ টাকা যখন মোহরানা লিখতে গেল কাবিন যেটাকে বলছেন আর তাতে সই করে দিলেন আপনি শর্তের ওপর রাজি হয়েছেন দিতে হবে আপনাকে দিতে হবে কিন্তু আপনি আগে বলেন আমার পোষায় না আমি দিতে পারবো না আপনার যদি পোষাই তো বিয়ে দেন আমি এক লাখ টাকা দেবো পঞ্চাশ হাজার দেবো আর নগদ দেবো বা যেভাবে দেবো দেবো যদি হয়তো দেন আমি এক ভরি বা দুই ভরি দিতে পারবো যদি পারেন তো বিয়ে দেন আপনার মেয়েরা না হলে না দেন যদি বলে যে দেব না দেব না অন্য জায়গায় খুঁজে যেন অন্য দোকানে আমরা কত দোকান খুঁজে বেড়াচ্ছি একটা সামানের জন্য ওই রকম আরো মেলা দোকান আছে এগুলো সবগুলি হারাম এটা উল্টা কোরআনের বিরোধিতা করা আল্লাহ বলছেন ওয়ান তাবতাবু বে তোমরা স্ত্রী তলাশ করো তোমাদের ধন সম্পদের মালের বিনিময়ে আর যৌতুক কোরআনের বিরোধিতা আল্লাহ দ্রোহিতা যে তোমাদের মেয়েও নিব বোন নেব আর তার সাথে ধন সম্পদ নেব এই জন্য যারা যৌতুক খায় যৌতুক নেই যেই বাপমা অথবা যেই ছেলে যুবক তাদের সংসারে বরকত হয় না না ছেলে মেয়ে তো বরকত হবে এই হারাম খেয়ে আর না তাদের রুজিতে বরকত হবে আল্লাহর মার থাকে তাদের উপর এই হারামগুলি উঠাবার চেষ্টা করেন যৌতুক হিন্দুদের থেকে এসছে পণ প্রথা বুঝা গেছে সুতরাং এটাকে ছাড়েন মুসলিম সমাজে নিয়ে আসেন একবারে এমন বংশের সাথে আত্মীয়তা করবেন না আমরা বেশ কিছু পরিবার জানি কারণ ওই সব পরিবারে আমাদের আত্মীয়তা ওই সব অন্যগুলোতে না যেই পরিবারে যদি বলে যে যদি সামান্য একটু প্রকাশ করে ভাইয়া দিও যে কিছু লোভ আছে আমাদের তাহলে মেয়েই দেখাবে না বিয়ে দেওয়া তো দূরের কথা কোনো কথাই চলবে এই বিষয়ে আর কোনো কথাই নেই শেষ এখানে শেষ যে হ্যাঁ এইরকম পরিবার খুঁজছেন আছে বাংলাদেশে আছে আপনাকে খোঁজ করতে হবে ইস্তেহাদ করতে মেহনত করতে হবে তলাশ করতে হবে আপনাকে ওই মন মেজাজের হইতে হবে ছেলের বিয়ে দিবে তখন নেবেন আর মেয়ের বেলা দিবেন না এটা চলবে না আগে ছেলের বেলা প্রমাণ করে দেন যে ছেলের বিয়ে দিচ্ছি কিছু নিইনি সুতরাং মেয়ের বিয়ে দেবো এমনি হ্যাঁ মেয়ের বিয়ে তো কিছু দেবো না আর ছেলের বেলা তো বড় বড় ধনির ঘরে যাতে করে বেশি টাকা পয়সা আসে আর ফার্নিচার আসে আর মেয়ের বেলা আবার অন্যরকম এটা চলবে না একই নজরে দেখতে হবে একই রকম অবস্থা হইতে হবে আমাদের ভাই বলছেন যে বাংলাদেশের আইনে আছে যে কোনো ব্যক্তি যদি আগের স্ত্রীর পরে দ্বিতীয় বিয়ে করতে চায় তাহলে প্রথম স্ত্রীর কাছে কি নিতে হবে অনুমতি নিতে হবে গত সপ্তাহে এই বিষয়টা বলেছি বলেনি ছিলেন আপনি গত সপ্তাহে বলেছে কি যে এটা আইন পাকিস্তানে আমলে তৈরি হয়েছিল আয়ুব খার যুগে আর সেটা পাকিস্তান থেকে একাত্তরে বাংলাদেশ হলেও সে আইনটা আইব খান ইসলাম বিরোধী আইনটা খেয়ে গেছে যে দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রীর কাছে অনুমতি নেওয়া আবশ্যক ফরজ এটা শরীয়ত বিরোধী আইন যেটা শরীয়ত মোতাবেক যখন দেশ পরিচালিত হবে তখন সেটা এখান থেকে ক্যান্সেল করতে হবে এটা ইসলাম বিরোধী কথা তবে কেউ যদি অনুমতি নিয়ে নিতে পারে রাজি করে নিতে পারে স্ত্রীকে তাহলে এটা ভালো ওটা আলাদা কথা কারণ মানসিক দিক থেকে প্রস্তুত হয়ে আছে আর একজন তার সঙ্গে গ্রহণ করা সতীন গ্রহণ করার জন্য আমি তো বলেছি যে ঠিক আছে অসুবিধা নেই আমি যখন অনুমতি দিয়েছি অসুবিধা কি ছেলে মেয়েরা যদি কোনো সময় বাড়াবাড়ি করে না তোদের কি আছে আমি আমি রাজি তাতে তোদের কি ঠিক না কিন্তু এদিকে ছেলেরাও বিরোধিতা করছে মেয়েরাও বিরোধিতা করছে আর স্ত্রীও আপনার রাজি নেই তাহলে চরম শত্রুতার মুখোমুখি হবে না চরম বিরোধিতার আর কলহ বিবাদের মুখোমুখি হবেন যার ফলে এটা হচ্ছে পার্থিব দিক থেকে ভালো শরীয়তের দিক থেকে কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই দুই নম্বর বিষয় হচ্ছে যে আর একটা আইনে লিখা আছে যে মহিলারা পুরুষকে তালাক দিতে পারে তালাক দিতে পারে কথাটি হচ্ছে কাফেরদের আইন ইয়াহুদ্দিন আসারদের হ্যাঁ ব্রিটিশ ল হইতে পারে সেটা যে পুরুষ যেমন মহিলাকে তালাক দিতে পারে মহিলা পুরুষকে তালাক দিতে পারে আর শরীয়তের বিধান হচ্ছে মহিলা তালাক দিতে পারে না তালাক নিতে পারে যেটাকে খোলা বলা হয় সেটা কি বলা হয় খোলা বলা হয় যদি কোন মহিলার স্বামীর সাথে না পোষায় তার যৌন ক্ষমতা দুর্বল অথবা তার ব্যবহার খারাপ নামাজ পড়ে না সিরকি আকিদা রাখে অথবা নাস্তিক ধর্মীয় কারণ অথবা তার শারীরিক কারণ স্বাস্থ্যগত দিক থেকে তার মারাত্মক রোগ আছে পরে যান বিয়ের পরে জানতে পেরেছি আমি এই রোগীর কাছে কেন থাকব এই লোক আগে থেকে সুগার আর এই সুগার লোক হয়তো এর ছেলে মেয়ে হবে না এর সংসারে থেকে তালাক নিতে পারে কোনো গুণাগার হবে না স্ত্রী যদি তালাক নাই তাহলে কোন দোষ যদি তার সামনে ফুটে ওঠে আর সে যদি তালাক নেই খোলা খোলা নেওয়ার জন্য স্বামীকে বলবে যে দেখো আমাকে তুমি ছেড়ে দাও আমি তোমার থেকে বিদায় নিই যদি দেখে যে না এটি সম্ভব না ছাড়বে না কখনো তখন আদালতের আশ্রয় নেবে আদালতের বা মুসলিম কাজীর আশ্রয় নেবে আর যেসব দেশ অমুসলিম দেশ যেখানে মুসলিম কাজী বা আদালত কাজা নেই সেখানে ভালো কোনো আলেমের আশ্রয় নেবে আর বিবাহ বিচ্ছেদের ঘোষণা করে দিবে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করে দিবে দুই পক্ষকে ডেকে তোমাদের মাঝে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করা হইল একে খোলা বলা হয়েছে কোরআন করিমের ভাষায় জি বাহাদিসের ভাষা থেকে আপনারা উপকৃত হতে পারবেন আল্লাহ পাক রব্বুল সকলকে যেন উপকৃত হওয়ার তৌফিক দান করেন ভালো কথা জানার এবং মানার পালন করার তৌফিক দান করেন আর মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন ওসল্লাহ নবীনা মোহাম্মদ আলী ওসাহিদ